بمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفق يفقهه في الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সাভার এলাকার ঘোড়াদিয়া ঈদগাহ ময়দান কর্তৃক আয়োজিত অর্ধ পঁচিশে মার্চ দুই হাজার এগারো ইংরেজি রোজ শুক্রবার বাদ এশা এ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত ওলামায় কেরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও সুন্নার অনুসারী মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে অধ্যকার এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ রসুল আকরাম সাল আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু আল্লাহ রাব্বুল আলমিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন আল্লাহ রাব্বুল আলমিন যেই ব্যক্তির ভালো চান সেই ব্যক্তিকে দিন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ তারা যে আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন আমরা মনে করতে পারি নিশ্চয় আল্লাহ আমাদের ভালো চান ঠিক কিনা ওয়াজ মাহফিল আমাদের দেশে যত পরিমাণে হয় পৃথিবীর অন্য কোন দেশে এত মাহফিল হয় এটা আমাদের জানা নেই কিন্তু এর পরেও এই দেশে যত রকম শিরিকার বেদাত এবং মুসলিমরা অনইসলামিক কার্যকলাপে লিপ্ত ইসলামের নাম দিয়ে বিশ্বের অন্য কোন দেশে এরকম আছে বলে তাও জানা নেই শুনতে শুনতে নগমাহায়ে মাহফিলে বেদাত কো কান বাহরে হো গে দিল বদমজা হোনে কো হে ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে গেছে অন্তর বিরক্ত হয়ে গেছে এর পরেও যদি এই জাতিকে জিজ্ঞেস করা হয় ইসলামের মূল ভিত্তিটা কি ইসলাম শব্দের অর্থ কি মুসলিম কাকে বলে ইসলামের মূল ভিত্তি কি তাও হেজার রোকন কয়টা শর্তগুলো কি কি ইমান ভঙ্গের কারণগুলো কি একটাও পারে না আপনারা বলুন তো ইসলাম অর্থ কি মাশাল্লাহ এখানে দেখা যাবে বুঝছে এরা অনেক জায়গায় বলে ইসলাম মানে শান্তি আপনারা এটা বলেন না জন্য ধন্যবাদ আপনাদেরকে ইসলাম মানে শান্তি বলে দেশে ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয় এটা ঠিক তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি না কোরআনুল করিম আল্লাহ সুবাহান তারা বলছেন إذ قال له ربه أسلم আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাইহ সালাতামকে বলছেন আসলিম তিনি বুঝতে পেরেছেন আসলিম শব্দের কি অর্থ তিনি এটা বুঝেন না যে আসলিম মানে শান্তিতে ঘুমিয়ে থাকো আর এহুদি খ্রিস্টানরা মুসলিমদের শেষ করে ফেলবে এটা না এব্রাহিম আলাই সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন কালা আসলাম তুলে রব্বিল আলামিন আমি গোটা জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম জোরে বলুন সুবাহান তাহলে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা আর আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে যে ব্যক্তি তাকে বলে মুসলিম ঠিক কিনা এখন মানুষ যদি আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে তাহলে মুসলিম আর যদি আল্লাহর হুকুম না মানে মুসলিম হতে পারবে অপরদিকে পশুরা যদি আল্লাহর হুকুম মানে তাহলে মুসলিম কিনা কোরআনের পরিষ্কার আয়াত আছে সুরা আল ইমরানের তেরাশি নম্বর আয়াতে আছে মানুষেরা কি আল্লাহর দেওয়া মতবাদ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল্লাহর দেয়া দিন বাদ দিয়ে অন্য কোন দিনের মধ্যে সফলতা অর্জন করার জন্য তারা করছে ওয়ালাহু আসলাম আমাং ফিস সামাওয়াতি ওয়াল আরদে অথচ আসমানে বা জমিনে যা কিছু আছে আসমানে জমিনে এবং তার মধ্যবর্তী যা কিছু আছে লাহু আসলামা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে জোরে বলুন আল্লাহ আল্লাহ বলছেন আসমান জমিন এবং এর মাঝে যা কিছু সবগুলো কি মুসলিম কারণ এরা হুকুম মানে কার মনে করুন সূর্যকে আল্লাহ হুকুম দিয়েছেন নির্দিষ্ট রাস্তায় চলবি নির্দিষ্ট নিয়মে আলো দিবি সূর্য দিচ্ছে কিনা কার হুকুমে কোরআনে আছে এটা সুরাই আসিনে আছে আল্লাহ আলামিন বলেন সূর্যের জন্য যে রাস্তা নির্ধারিত আছে এমন সুন্দরভাবে এটাকে নির্ধারণ করা হয়েছে বিজ্ঞানীরা বলেছেন এর চেয়ে একটু উপর দিয়ে সূর্য গেলে পৃথিবী ঠান্ডায় বরফ হয়ে যাবে আর সূর্য যেখান দিয়ে চলে ওখান থেকে যদি একটু নিচে দিয়ে চলত তাহলে পৃথিবীর মানুষ গরমে আগুনে পুড়ে সারখার হয়ে যেত এই যে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা সুন্দরভাবে এই জন্য একজন মহাবিজ্ঞানীর দরকার ছিল কিনা আর এত বড় সূর্যকে নিয়ন্ত্রণ করার জন্য শক্তিশালী আর দরকার ছিল কিনা এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে দালিকা তাকদির আলিম আজিজ মানে হল মহাশক্তিশালী মহাপরাক্রমশালী আর আলিম মানে হচ্ছে মহাজ্ঞানী মহাবিজ্ঞানী আল্লাহ বলছেন মহাজ্ঞানী মহাবিজ্ঞানী মহাশক্তিশালী আল্লাহর পক্ষ থেকে সূর্যের জন্য যে রাস্তা নির্ধারণ করা আছে সূর্য ওই রাস্তা দিয়ে নিয়মিত চলতে থাকে জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে সূর্য আল্লাহর হুকুম মানে এই জন্য সূর্য মুসলিম ঠিক কিনা চন্দ্র আল্লাহ চন্দ্র সম্পর্কে বলেছেন ওয়াল কামারা কাদ্দার না হুমানাসিল আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি চন্দ্র কিন্তু এক রাস্তা দিয়ে চলে না আল্লাহ বলছেন আল্লাহর হুকুম যে রাস্তা দিয়ে চলার সেই রাস্তা দিয়ে চলে চলতে চলতে হাত্তা আদা কাল অর্জুনিল কাদিম একেবারে এক সময় গিয়ে শুকনা খেজুরের ডালের মতো চিকন হয়ে যায় ঠিক কিনা এবার এই চন্দ্র সূর্য যে আসমানে চলে আমাদের ঢাকার শহরে ট্রাফিক পুলিশ আছে তারপরে সিগন্যাল বাতি আছে এরপরও গাড়ি একটার উপর একটা উঠে যায় ঠিক কিনা আসমানে এমনটা ঘটে কিনা আল্লাহ বলছেন ঘটবে না লাহা ফি সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা আর রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা চন্দ্র সূর্য সবগুলো আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষপথে চলছে জোরে বলুন তাহলে চন্দ্র সূর্য মুসলিম বোঝা গেল কিনা এবারে আল্লাহ তারা বলছেন এরা তাসবিও করে দুনিয়াতে পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু সবগুলো আল্লাহর তসবি পড়ে কার তসবি পড়ে আল্লাহ তারা বলছেন সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে এই সবগুলো এক আল্লাহর তসবি পড়ে কার তসবি পড়ে বলে আমরা তো বুঝি না গাছগাছালি বলো সমুদ্রের মাছ বলো পশুপক্ষী বলো জঙ্গলের বাঘ ভল্লুক হিংস্রুপ যা বলো এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর তসবি বলে না কিন্তু তোমরা তা বুঝতে পারো না তোমরা শুনতে শোনো কুহু কুহু সে বলে আল্লাহু আল্লাহু তোমরা ভোর রাতে শোনো কুকুরা তোর মূলত মোরগ আওয়াজ করে বলছে এমন কোন মখলুক নাই এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর তসবি পড়ে না সকলে তসবি পড়ে কার এই জন্য সকলে আল্লাহর হুকুম মানে বিধায় তারা মুসলিম মানুষেরাও যদি আল্লাহর হুকুম মানে তাহলে মুসলিম না মানলে মুসলিম হবে আমরা কি সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানি আমার ভাইয়েরা এবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত কয়টা শর্ত এক নাম্বার শর্ত সিরেক মুক্ত হওয়া দুই নাম্বার শর্ত এত্তেবায় সুন্না কি শর্ত সেরেক মুক্ত মানে এবাদতটা করবো খালেস আল্লাহর জন্য কার জন্য এখলাস বলে যেটাকে খালাস নেই দুই নাম্বার শর্ত হল এত্তেবা সুন্না যদি খালেস নিয়েতে এখলাসের সঙ্গে কোনো ব্যক্তি মাগরীবের নামাজ চার রাকাত পরে নামাজ হবে চিন্তা করলো জহুর পড়লাম ফরজ চার রাকাত আসর পড়লাম চার রাকাত এশাও চার রাকাত মাঝখানে মাগরীবের সালাদ তিন রাকাত কেন এটাকেও চার রাকাত পড়বে নামাজ হবে এইটা যেমন ক্লিয়ার তেমন বুঝতে আমাদের সমাজে অনেক বেদাত আছে একটু পরে আসতেছি আলোচনায় এবাদত কবুল হওয়ার জন্য কয়টা শর্ত বললাম এক নাম্বার কি এখলাসুন্নিয়াত মানে তাওহিদ ভিত্তিক হওয়া খালেস নিয়াত হবে শুধু আল্লাহর জন্য সেরেক মুক্ত হওয়া কি হওয়া আর দুই নম্বর শর্ত কি বললাম এত্তেবায় সুন্না মানে বেদাত মুক্ত হওয়া ঠিক কিনা আমার দেশের মানুষেরা মনে করে আমরা সব মুসলমান কি জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ আছে এই তো মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত না এই জন্য কাফের এই বিশ্বাস করে কিনা ও আমার ভাইয়েরা এইটা সম্পূর্ণ মিথ্যা কথা মক্কার কুফাররাও আল্লাহ বিশ্বাস করত কোরআনে পরিষ্কার বলা আছে সুরা আনকাবুতের তেষট্টি নম্বর আয়াত ওলা তাহুম মান খালা তাহুম হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন মক্কার আবু জাহাল আবুল আহাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালা তাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে আপনি আমি যেমন বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা কে মক্কার কুফাররাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে তাহলে এতে কি মুসলিম হওয়া যাবে আল্লাহ তারা আরো স্পষ্ট করে বলছেন সাল তাহুম মান হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কাদেরকে মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন কামার এবং কে চন্দ্র এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন তারা বলবে সব করেন কে তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি আসমান জমিনের মালিক আল্লাহ চন্দ্র সূর্যের মালিক আল্লাহ মক্কার কুফাররা বিশ্বাস করতো কাকে এতে কি মুসলমান হওয়া যাবে এমনি ভাবে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ ফসল দেওয়ার মালিক আল্লাহ এগুলো বিশ্বাস করত কোরআন বলছে হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞেস করেন আবু জাহাল আবুল আহাবদেরকে জিজ্ঞেস করেন মান্নাজালা মিনাস সামা ইমা আন কে আসমান থেকে পানি বর্ষণ করে বিহিল অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে আবার জীবিত করেন কে তারা বলবে সব করেন কে তাহলে পার্থক্য কোন জায়গায় জানা দরকার আছে না পার্থক্য একটা জায়গায় সেইটাই আমাদের গন্ডগোল এই পার্থক্যটা বুঝার জন্য আমরা আল্লাহ নবীর দাওয়াতের শুরু ইতিহাসটা জানা দরকার আল্লাহর নবী নবুয়াদ প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত প্রায় গোপনে ইসলামের দাওয়াত দিলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল বিমা মুশরিকিন হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি সেইগুলো স্পষ্ট করে প্রকাশ্যে বলুন আর গোপন চলবে না প্রকাশ্যে বলতে হবে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহর নবী আল্লাহর এই নির্দেশ পাওয়ার পরে আরবের নিয়ম ছিল কোন গুরুত্বপূর্ণ বিষয়ে গোটা জাতিকে সাবধান করতে হলে সকালবেলা পাহাড়ে উঠে জোরে আওয়াজ দিত তাহলে লোকেরা জড়ো হয়ে যেত কারণ আরবরা সকালবেলা যুদ্ধ শুরু করত কাজে সকালে আওয়াজ দেওয়া মানি হচ্ছে কোন শত্রু বাহিনীর আক্রমণ হবে আল্লাহর নবী সেই নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন জোরে ডাক দিলেন ইয়া হা সকালের বিপদ ইয়া বনু হাসেম ইয়া বনি মোত্তালেব বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন সব নেতারা হাজির হয়ে গেল এমনকি আর রাহিকুল মাহতুম কিতাবটা পড়বেন ওখানে লেখা আছে কাহিনীটা যে ব্যক্তির হাজির হওয়ার সম্ভব ছিল না সে অন্যকে পয়সা দিয়ে পাঠিয়েছে দেখো মোহাম্মদ কি বলে কারণ আওয়াজটা মোহাম্মদের সাল্লাম সব নেতারা হাজির হয়ে গেল এবারে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ও মক্কার নেতারা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর দিকে তোমাদের শত্রু বাহিনী উপস্থিত রয়েছে তোমরা বিশ্বাস করবে কিনা নেতারা সবাই বলল অবশ্যই বিশ্বাস করব কারণ আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনতে পাই নাই এবারে আল্লাহর নবী সাল আলিয়াল্লাম বললেন ও আমার মক্কার নেতারা তোমরা যদি একটা কথা বিশ্বাস করতে পারো একটা কথা মানতে পারো তামলিকুন আবিহাল আরব ওই একটা কথা মানার কারণে গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে আজম আর অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে তোমাদের দেওয়া জীবন ব্যবস্থা তোমাদের মতবাদ গ্রহণ করবে ধর্ম গ্রহণ করবে আওতুয়াদ্দিল জিজিয়া অথবা তারা জিজিয়া কর দিয়ে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে কয়টা কথা মানতে হবে আবু জাহাল্লা খুব খুশি এখনো কোনো প্রতিবাদ নেই সবাই খুশি একটা কথা মানলে পরে গোটা দুনিয়ার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে গোটা দুনিয়ার মানুষের আমাদের ধর্ম গ্রহণ করবে গোটা দুনিয়ার মানুষ আমাদের আনুগত্য করে চলবে একটা কথা মানতে অসুবিধা কি বলো তাড়াতাড়ি সেই কথাটা কি ও আমার ভাইয়েরা ওই একটা কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা যারা এই এক মুহূর্ত আগেও তারা সব পক্ষে সব বিপক্ষে চলে গেল বোঝা গেল ওইটাই পার্থক্য ওইটাই কি সেইটা কি ছিল আল্লাহর নবী সাল্লাম বলেন ইউহান্নাস ইলাহা ইল্লাল্লাহ তাবুদুন আল্লাহ ওয়াহদাহু وتخلعون مما تعبدون من دون الله সেই একটা কথা হচ্ছে এই ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো লাহা সঙ্গে সঙ্গে আবুল আহাব তীব্র প্রতিবাদ করল সব মজলিসের লোকেরা বিরুদ্ধে চলে গেল একটা লোক নবীর পক্ষে কথা বলার সাহস করল না এমনকি আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন আল্লাহর নবীকে আল্লাহ তা সান্ত্বনা দিলেন তাব্বাতিয়াদা আবি তাব্বা আবুল আহাব আল্লাহর নবীকে দুহাত উঁচু করে মারতে উদ্যত হল আবুল আহাবরা বলল তাব্বান্লাকা সায়ের আলিয়ম তোমার গোটা জীবন ধ্বংস হোক আলী হাদা জামাতানা তুমি আমাদেরকে এজন্য জড়ো করেছ আমরা মনে করেছিলাম কোনো বড় ধরনের কোন শত্রুদের হামলা হবে কোন দুশ্মনদের হামলার ব্যাপারে তুমি সতর্ক করবে আর এই জন্য ডেকেছ সব মসজিদ উল্টাপাল্টা হয়ে গেল কি ছিল লাইলাহার মধ্যে এটাই আমাদের বুঝতে হবে এটাই পার্থক্য এটাই কি মক্কার কুফাররা আল্লাহকেও মানত আবার দেবদেবীর পূজাও করত মক্কার লোকেরা যে মূর্তি পূজা করত তা কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কিনা কোরআন পরিষ্কার বলছে মা না মক্কার লোকদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা মূর্তি পূজা কেন করো ওরা বলবে আমরা তো মূর্তিগুলোর পূজা করি এজন্য এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করবে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে মাধ্যম ঠিক কিনা ও আমার ভাইয়েরা এই মক্কার কুফাররা যেরকম মূর্তি পূজা করত মাধ্যম রূপে এখনো যদি কোনো ব্যক্তি লাইলাহার জিক্র করে আবার পীরদেরকে মাধ্যম রূপে মনে করে মাজারওয়ালাদেরকে মাধ্যম রূপে গ্রহণ করে তারা মক্কার কুফারদের মতো মুশ্রিক কিনা আমাদের দেশে বলে কি কয় যে জজের কাছে কোনো কথা বলতে হলে উকিল ধরতে হয় উকিল ছাড়া কোনো কথা বলা যায় না ঠিক এরকম আল্লাহর কাছে কোনো কথা বলতে হলে দোয়া করতে হইলে চাইতে হইলে উকিল ছাড়া নাজাদ পাওয়া যাবে না উকিল গুলো পিসাবরা এরপরে আরো বলে যেই মামলায় উকিল নাই সেই মামলার তদ্বির নাই আর যেই মামলার তদ্বির নাই সেই মামলায় মুক্তি নাই জোরে বলে নওয়াজ এখন আপনারাও চিন্তায় পড়ে গেলেন অনেকে চিন্তায় পড়ে যায় তাহলে তো ঠিকই কথা জজের কাছে কথা বলতে উকিল লাগে ও আমার ভাইয়েরা মক্কার মুশ্রেকেরা যেরকম ভাবে আল্লাহকে পাওয়ার জন্য এই মূর্তিগুলোকে মাধ্যম বানিয়েছিল ঠিক তেমনি ভাবে আমাদের দেশে একদল লোকেরা পীরদেরকে আল্লাহ এবং বান্দার মধ্যে মাধ্যম বানিয়েছে ঠিক কিনা এরাও বলে এরা আল্লাহকে তুলনা করলো একটা জজের সঙ্গে কি চরম বেয়াদ আল্লাহ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিক তিনি নিজের নিজের এলেম দ্বারা বিচার করতে পারেন কারো কাছে জবাবদেহি করতে বাধ্য না দুনিয়ার জজেরা নিজের চোখেও যদি কাউকে দেখে খুন করছে তারপরও বিচার করতে গেলে সাক্ষী লাগবে ঠিক কিনা সাক্ষী ছাড়া বিচার করতে পারবে আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে জজের সঙ্গে ও আমার ভাইয়েরা দুনিয়ার জজেরা বিচারের ক্ষেত্রে অন্তরের খবর কারো জানে না সাক্ষী প্রমাণ দ্বারা যেটা হয় এমনকি মিথ্যাও যদি সাক্ষী দিয়ে সাক্ষী দেয় আর যে বেটা সত্য সে সাক্ষী হাজির করতে পারল না তাহলে মিথ্যার পক্ষে রায় হবে কিনা আল্লাহ সুবাহ অন্তরের খবর পর্যন্ত জানেন সুতরাং আল্লাহকে তুলনা করা যাবে না কোনো জজের সঙ্গে তিন নাম্বার বিষয় হল এরা বলে উকিল দুনিয়ার উকিলদেরকে নিয়োগ করা হয়েছে মামলা চালাবার জন্য আর কেয়ামতের মাঠে সুপারিশ করার জন্য কাউকে উকিল নিয়োগ দেওয়া হয়েছে এই পীর সাহেব যে ওকালতি করবে উনি নিজে যে মাপ পাবেন তার কোনো গ্যারান্টি আছে আমার ভাইয়েরা কোরআন উল করিম আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন এমন কে আছে যে ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি পাওয়া ব্যতি রেখে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে কে আছে এমন আল্লাহর অনুমতি ছাড়া তাহলে বোঝা গেল আল্লাহ তালা কেয়ামতে যাদেরকে অনুমতি দিবেন তারা সুপারিশ করবে অনুমতি দিবেন যারা নাজাদ পেয়ে যাবে হিসাব নিকাশের পরে মুক্তি হবে এদেরকে অনুমতি দিবেন এখন এই যে পীর ঠিকাদারি নিল এরা যে হিসাব নিকাশ দিয়ে নাজাদ পাবেন তার কোন গ্যারান্টি আছে কামেল পীরে মোকাম্মেল মনে হয় আল্লাহর সাথে কোন কন্ট্রাক্ট আছে অলিয়ে কামেল কিনে এটা জানবেন একমাত্র কে আমার কাছে বই আছে আমি যে কথাগুলো প্রমাণ সহ পেশ করবো ইনশাল্লাহ এটা ভূমিকা দিচ্ছি এলে এক ধরনের শিল্প আবার খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা গাউসুল আজম কুতুব আক্তাব এ সমস্ত জিনিসগুলো আছে আর দুই নম্বরে আর একটা শিরিক আছে রাষ্ট্রীয় শিরিক কি শিরিক এইটা আমাদের সমাজ আলোচনায় আসে না কবর পূজার শিরিক অনেকেই জানে পীর পূজার শিরিক অনেকে জানে আর একটা যে রাষ্ট্রীয় শিরিক এটা বড় শিরিক যুগে যুগে নবীরা যখন লাই লাহার দাওয়াত দিয়েছেন তখন কি প্রথম সংঘর্ষ কবর পূজারি মাদার পূজারি আর পীরদের সাথে হয়েছে নাকি ওই সময়কার শাসকদের সাথে হয়েছে মুসা আলাইসালাম যখন দাওয়াত দিলেন লাই লাইল্লাহ সঙ্গে সঙ্গে ফেরাউনদের ধাক্কা লাগলো এই ইব্রাহিম আলাই ইসলাম যখন দাওয়াত দিলেন লাহ নমরুদের সিংহাসনে ধাক্কা লাগলো আমাদের নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন লাহ আবু জাহেল আবুল আহম আবু সুফিয়ান মক্কার কুফাদের গায়ে ধাক্কা লাগতে শুরু করেছে ঠিক কিনা কারণ হচ্ছে এই আল্লাহর নবী যখন ঘোষণা করলেন লাহ ইল্লাহ ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই ইলাহা নিয়ে গন্ডগোল ঠিক কিনা ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে এটা মক্কার কুফাররা বিশ্বাস করত শয়তানে বিশ্বাস করে ঠিক কিনা শয়তানের জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে আবেদন করেছিল কার কাছে কাজে শয়তান আল্লাহ বিশ্বাস করে না শয়তানেও আল্লাহ বিশ্বাস করে আমি এ ব্যাপারে লম্বা আলোচনা করে যাচ্ছিলাম মূল আলোচনার সামনে তাহলে গন্ডগোলটা কোন জায়গায় লাইলাহা এই জন্য লাইলাহা আমাদের সমাজে অনেকে কয় লাইলা আসতে বলো পীরের তরিকা এদের তরিকা আছে না অনেক তরিকে নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ তরিকা মুসলমানদের কয়টা আর পীরদের বইতে আছে দেখাম পরিবার শুনব আমি যে কত তরিকা আছে বইতে লেখছে কত তরিকা আছে এই বইগুলো আমার সামনে আছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন মুসলিমদের জন্য একটা তরিকা দিয়েছেন সেই তরিকার নাম ইসলাম তরিকার নাম কি সেই মাঝহাব সেই ধর্ম সেই দিন সেই তরিকার নাম ইসলাম আর এই ইসলাম যারা পালন করবে তাদের নাম কি এছাড়া কোন তরিকার আছে ও আমার ভাইয়েরা আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন লাইলাহা তখনই গন্ডগোল লাগলো খালি ইল্লাহ বললে গন্ডগোল লাগতো না লাইলাহা মানে আগে বর্জন করো আবুল আহাব আবুল জাহাররা বুঝতে পারলো এই লাইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া কারো কোনো আইন কানুন চলবে না সমস্ত হুকুম চলবে কার কোরআনুল করিমের সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বরাতে বলা আছে হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন মমিনদেরকে জানিয়ে দিন আল্লাহ মালিকাল মুল্ক আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিককে না জনগণ এবারে তো গন্ডগোল লাগলো আমার দেশের সংবিধান সাতের একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঠিক কিনা লেখা আছে কিনা লেখা আছে এই জনগণরা সকল ক্ষমতার মালিক ভোট দিয়া সেই ক্ষমতাটা এমপিদেরকে এমপিরা গিয়ে সংসদে সমস্ত ক্ষমতার মালিক হইয়া তারপরে নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার মালিক বানায় এরপর ওখানে বসে বসে আল্লাহর আইন বাতিল করে ঠিক কিনা তাহলে এখন লাইলা বলে কাদেরকে বাতিল করা হচ্ছে এই আল্লাহদেরকে কাদেরকে এরা আল্লাহ হয়ে গেছে আল্লাহর আসনে যারা বসে আল্লাহর কাজ আইন কানুন দেওয়া এই আইন কানুন যারা আল্লাহটা বাতিল করে নিজের আইন দেয় তারা আল্লাহ হয়ে গেছে না মানুষ মানুষের রব হয় এইরকম আমার ভাইয়েরা লা ইলাহা বলে সেজন্য প্রথম বলা হচ্ছে লা ইলাহা কোন ইলাহা নাই কোন সরকারের ক্ষমতা মানা যাবে না হুকুম মানা যাবে না কোন এমপি মন্ত্রী মানা যাবে না লা ইলাহা কারো কোনো হুকুম চলবে না একমাত্র হুকুম চলবে কার লা ইলাহার প্রথম ধাক্কা গিয়ে লাগে রাষ্ট্রে যারা আল্লাহর কারণ বাতিল করে আল্লাহর সার্বভৌমত্বের পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করে ও আমার ভাই আল্লাহ তারা সেজন্য বলছেন মালিকাল মুলকে হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ তুমি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক তুতিল মুলক কামাং তাসাও তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো অতাংজিউল মুলক মিম্বাং তাসাও আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জুমাং তাসাও আর তুমি যাকে ইচ্ছে করে ইজ্জাত দান করো অত জিল্লুমাং তাসাও আর তুমি যাকে ইচ্ছে করে অপমান করো সমস্ত ক্ষমতার মালিককে তাহলে যারা বিশ্বাস করে ক্ষমতার মালিক জনগণ সেই জনগণ ভোট দিয়ে বানা এমপিদেরকে এমপিরা ক্ষমতার মালিক হইয়া এরপর ওখানে আল্লাহর আইন বাতিল করে এই সমস্ত যারা করে তাদের কি লাইলা ঠিক আছে লাইলাহা মানে সব বাতিল আমরা কারো কোনো ক্ষমতা মানি না সমস্ত ক্ষমতা মালিককে সব ক্ষমতা মানে আবু জাহাল বুঝতে পারলো লাইলাহার মানি হলো আমাদের কোনো মন গড়া ক্ষমতা চলবে না আমাদের দেবীর পূজা চলবে না আমাদের আইন কানুন চলবে না সব চলবে একমাত্র কার লাইলাহা মানি হল এটা আমার ভাইয়েরা এই লাইলাহ ইল্লাল্লাহ পড়ি আবার ওই আল্লাহর বা আইন যারা বাতিল করে বিকল্প আইন তৈরি করে তাদেরকে মানে ঠিক কিনা আল্লাহর আইন কি মানে এরা এই জন্য মুসলিমটা আগে ক্লিয়ার করেছি মুসলিম বলে যাকে যে আল্লাহ আইন মানে তাই ঠিক কিনা এই দেখেন না নারী নীতিমালা নিয়ে চলছে গন্ডগোল নারীদেরকে যে অধিকার দেওয়া দরকার তা দিয়েছেন কে আল্লাহ তা দেন নাই ও আমার ভাইয়েরা নারীদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলেছেন হে দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর থেকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারীর কথা বলা আছে এই পুরুষ এবং নারী ছাড়া আল্লাহর সিস্টেম হচ্ছে মানুষ তৈরি করবেন না এখন এই নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন কে এই যে বাতিগুলো জলে দুইটা তার আছে কিনা দুইটা তারের মধ্যে পর্দা লাগানো আছে কিনা এই দুইটা তার ছাড়া বাতি জ্বলবে না কিন্তু দুইটা তার যদি কেউ পর্দা একসাথ করে দেয় পর্দা উঠিয়ে দেয় তাহলে কি বাতি জ্বলবে না আগুন লাগবে নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী লাগালে পরে তারপর বাতি জ্বলবে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন নারী পুরুষদেরকে সৃষ্টি করেছেন নারীদেরকে পর্দার হুকুম দিয়েছেন আল্লাহ তালা বিয়ে করার পরে ব্যবহার করতে বলেছেন এখন বিয়ে না করে যদি ইফতিজিং করে বেপর্দায় চলে তাহলে কি সেই সমাজে ভালো মানুষ তৈরি হবে না কি সমাজ আগুন লাগবে আল্লাহ রব্বুল আলমী সেজন্য কোরআনুল কারিমে পরিষ্কার করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ওরা যেন নিজের উপরে পর্দা ঝুলিয়ে দেয় হুকুম দিয়েছেন কে আল্লাহ এরপরে বলছেন দালিকা আদনা যদি মেয়ে লোকেরা পর্দা করে তাহলে তাদেরকে কেউ উত্তপ্ত করবে না ইফটিজিং করবে না ওদের চেহারায় এসিড মারবে না ওর ধরে টান দিবে না যদি কার হুকুম মানে আমাদের এই মন্ত্রী সাহেবরা এমপি সাহেবরা আদালত থেকে হুকুম দিয়ে দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না কার হুকুম বাতিল করেছে আল্লাহর হুকুম বাতিল করলে মুসলিম থাকে ও আমার ভাইয়েরা এবারে বলল পুরুষ যদি চারটা বিয়ে করতে পারে মেয়ে লোক কেন চারটে বিয়ে করতে পারবে না বলে কিনা ও আমার ভাইয়েরা এই জন্য নারী নীতিমালা তৈরি করেছে আমার কাছে নীতিমালা আছে নারী নীতিমালার জাতীয় নারী উন্নয়ন নীতি দুই হাজার এগারো পুরা কপি এখানে আছে ও আমার ভাইয়েরা নারীদেরকে পুরুষের সমান করবে অধিকার এবং দায়িত্ব ভিন্ন জিনিস অধিকার আল্লাহ নারীদেরকে পুরুষের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি দিয়েছেন কর্মক্ষেত্র ভিন্ন আল্লাহ তারা নারীদেরকে সৃষ্টি করেছেন পুরুষদেরকে বললেন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো আর মেয়েদেরকে বসে বসে খাওয়াও মেয়েরা যদি মেয়েদের জীবনে তিনটা স্তর প্রথম স্তর মেয়ে বাবার হোটেলে খাও দ্বিতীয় স্তর স্বামী এই স্ত্রী স্বামীর হোটেলে খাও তৃতীয় স্তরে বুড়ো হয়ে গেল মা ছেলেদের দায়িত্ব তাদেরকে খাওয়ানো ঠিক কিনা ও আমার ভাইয়েরা কিন্তু সৃষ্টিগতভাবে একটু কাঠামো ভিন্ন আছে বলদের বলদের ঘাড়ে একটা কুজ উঠে ঠিক কিনা গাভীর ঘাড়ে কুজ আছে হ্যাঁ। মোরগের মাথায় একটা লম্বা লাল একটা বউল থাকে মুরগির কত বড় হয় নাকি মোরগের পিছনে দেখবেন ওই যে বড় বড় পর থাকে মুরগির এরকম থাকে নাকি উল্টা মোড়ানো পর এরকম ভাবে বাঘের মোষ থাকে আর বাঘের কি মোষ থাকে নাকি এরকম ভাবে সিংহের কেশর আছে কিশোরী আছে এই যে পশম আর সিংহির আছে নাকি এটা আল্লাহ তারা পার্থক্য করেছেন ঠিক মানুষের মধ্যেও পুরুষকে আল্লাহ তারা গাছের মধ্যে আছে এরকম এক পদে খেজুর গাছে খালি ফুল হয় আর আরেকটায় খালি খেজুর হয় দুই রকম আছে কিনা ঠিক এরকম মানুষের মধ্যেও একদল পুরুষ আর একদল নারী আল্লাহ তারা সৃষ্টিগত ভাবে পার্থক্য করে দিয়েছেন পুরুষের গোপ আছে দাড়ি আছে মেয়ে লোকের গোপ আছে দাড়ি আছে আবার মেয়ে লোকের বুক আছে পুরুষের বুক উঠে না এমনি ভাবে মেয়ে লোকের সন্তান ধারণ করার জন্য ওদের একটা ভিন্ন জায়গা আছে পুরুষকে আল্লাহ তারা সেটা দান করেন নাই পার্থক্য করেছেন কিনা এখন যারা সব জায়গায় সমান করতে চায় তাদেরকে প্রথম বলতে হবে যে পুরুষের মতো মেয়ে লোকের গোফ গজাতে হবে দাড়ি গজাতে হবে এরপরে পুরুষের জন্য নিয়ম করতে হবে একটা সন্তান ধারণ করবে পুরুষ আর একটা ধারণ করবে কে এরকম সমান করতে হবে আমার ভাইয়েরা আল্লাহর যে সিস্টেমকে পরিবর্তন করতে চাচ্ছে একটা পুরুষ চারটে মেয়ে লোক বিয়ে করলো চারটে সন্তান হইল বাপ একজন হবে কিনা আর একটা মেয়ে লোক চারটে পুরুষ বিয়ে করে একটা সন্তান হইল বাপ কারে ডাকবে এমনি ভাবে একটা পুরুষ যদি চারটে বিয়ে করে চারটা নারীকে সে খুশি করতে পারবে কিন্তু একটা মেয়ে লোক যদি চারটা পুরুষকে বিয়ে করে তাহলে চারটা পুরুষকে এসে খুশি করতে পারবে না চারজনের চরিত্র চার রকম স্বভাব চার রকম চাহিদা চার রকম পূরণ করা সম্ভব হবে এজন্য আল্লাহর নিয়মটাকে বুঝতে হবে কিন্তু আমার জাতি সে আল্লাহর হুকুমটা বদলাবার জন্য এই নারী দিতে পারে সমান করলো সম্পত্তির ক্ষেত্রে আল্লাহ সুবাহান যে নিয়ম দিয়েছেন এক্ষেত্রে নারীরা দেখেন একটা লোকের মনে করেন একটা লোকের একটা ছেলে একটা মেয়ে আছে ওই লোক তিন লাখ টাকা রেখে মারা গেল এখন এই তিন লাখ টাকার থেকে ছেলে পাবে কত দুই লাখ মেয়ে পাবে কত এক লাখ মেয়েটার বিয়ে হয়ে গেল এক লাখ টাকা নিয়ে বিয়ে হয়ে গেল আর ওই স্বামীর পক্ষ থেকে সে পঞ্চাশ হাজার টাকা মোহরানা পাইল কত হয়ে গেল অপরদিকে ছেলেটা দুই লাখ টাকা পাইল এরপরে তার বিয়ের সময় হয়ে গেছে বিয়ে করে সে একটা মেয়ে বিয়ে করলো মেয়েকে মোহরানা দিল পঞ্চাশ হাজার টাকা কত আছে সমান হয়ে গেছে কিনা এখন দেখেন পার্থক্য রাখি মহিলাটা দেড় লাখ টাকার মালিক হয়ে গেল কিন্তু তার কোনো খরচ নাই স্বামী তার খরচ দিবে অপরদিকে ওই যে পুরুষটা এক দেড় লাখ টাকার মালিক আছে সে বিয়ে করার পরে স্ত্রীর খবর খরচ তাকে দিতে হবে সন্তানের খবর খরচ তাকে যোগাতে হবে ঠিক কিনা এইরকম ভাবে যদি আমরা তুলনা করি অনেক পার্থক্য আছে আল্লাহর আইন বুঝতে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করলে মূল আলোচনা থেকে দূরে সরে যাব আমি বলছিলাম আল্লাহর বিধান আল্লাহর হুকুম পর্দার হুকুম দিয়েছেন কে সম্পত্তি বন্টন আইন দিয়েছেন কে পরিষ্কার কোরআনে সুরাই নেসার চার নম্বর এক নম্বর হাতে বলা আছে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমাদের জন্য আইন দিচ্ছেন ওসিয়াত করছেন ফি আউলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে লিদ্দাকারে মিসল হাজিল উমসাইন একজন পুরুষ একজন পুরুষ দুজন নারীর সমান সম্পত্তি পাবে আইন দিয়েছেন কে যারা এই আল্লাহর আইনকে মানতে পারল না পরিবর্তন করার জন্য চক্রান্ত করছে তারা কি মুসলিম আছে না শেষ হয়ে গেছে হ্যাঁ। ও আমার ভাইয়েরা ইসলাম থেকে খারিজ হয়ে গেল এরকম ভাবে আল্লাহ তালা জেনার বিচারকে হারাম করেছেন আমাদের জাতির আইন হল যদি জেনার বিচারের লাইসেন্স থাকে তাহলে কি হালাল এদের নাম যৌন কর্মী কি নাম যৌন কর্মী এদের জন্য চিকিৎসাও সরকারি হাসপাতালে ফ্রি ও আমার ভাইয়েরা আল্লাহ বলছেন না জেনা জেনা ধারে কাছেও যেও না এরা বলল জেনার যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ আল্লাহ রাব্বুল আলমিন জেনার বিচারের জন্য শাস্তির বিধান রেখেছেন অবিবাহিত যদি যদি অবিবাহিত হয় একশো দোররা মারো আর যদি বিবাহিত হয় ওই বাদর গুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডি গুলো বাতাসে উড়িয়ে দাও আইন দিয়েছেন কে আজকের আমার দেশ পত্রিকা দেখবেন এক জুয়ারি জুয়া খেলা হেরে গিয়ে শেষ পর্যন্ত তার সঙ্গীদের কাছে নিজের বউটাকে সমর্থ করে দিচ্ছে তিনটা জুয়ারি মিলে তার স্ত্রীকে ধর্ষণ করেছে সে মামলা করেছে ইসলামী হুকুমাত থাকলে কি হতো আজকে এই জুয়ারিগুলো যেহেতু বিবাহিত এগুলোকে ধরে এনে জনসমক্ষে এনে চতুর্দিক থেকে পাথর ছুড়ে এদের রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়ে দেওয়া ঠিক কিনা আজকে প্রতিদিন পত্রিকার পাতা করলে দেখা যায় কোন মেয়েকে ধর্ষণ করা হয়েছে কারো চেহারা এসিড মারা হয়েছে কারো মা মা বাবা অথবা ভাইরা সঙ্গে থাকে মাকে অথবা বাপকে অথবা ভাইকে বন্দি করে গাছের সঙ্গে বোন বেঁধে রেখে এরপরে বোনকে নিয়ে মেয়েকে নিয়ে ধর্ষণ করে ঠিক কিনা ও আমার ভাইরা আল্লাহ তালা এর বিরুদ্ধে আইন দিয়েছেন কিনা সে আইন আছে এই আইন যদি বাস্তবায়ন করা হতো তাহলে এই আইন যারা দেখতো আর যারা শুনতো কেউ ওইখানে জেনা করার কোন সাহস করত আসুন এরকম চোরের হুকুম কি আল্লাহ তারা চোরের শাস্তি দিয়েছেন কোরআনে কোরআন বলছে চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যদি ওরা চুরি করে ওদের হাত কেটে ফেলো আইন দিয়েছেন কে এই আইন বাতিল করার অধিকার কারো আছে আমার দেশে বাতিল করেছে কিনা ওই যে বাতিল আল্লাহ গুলো তারা আমাদের হক আল্লাহর আইন বাতিল করে নিজেরা আল্লাহর আসনে বসেছে ঠিক কিনা মানুষ কেমনে মানুষ আল্লাহ হয়ে যায় ঠিক পাওয়া গেছে না এখন এই লোকগুলো আল্লাহ হয়ে গেছে মক্কার কুফার রাজে মূর্তি পূজা করত সেই মূর্তি কোন আইন জারি করত না আল্লাহর হুকুম বাতিল করার কোন ক্ষমতা ওদের ছিল না আর আমাদের জাতি যেই মূর্তিদের হুকুম পালন করে সেই মূর্তিরা পাথরের তৈরি না রক্ত মাংসের তৈরি ঠিক কিনা এই মূর্তি আল্লাহর হুকুম বাতিল করে ঠিক কিনা বিকল্প আইন তৈরি করছে ও আমার ভাইয়েরা আল্লাহ হুকুম দিলেন সুদ হালাল না হারাম আমার জাতি বলল সুদের লাইসেন্স থাকলে হালাল Bangladesh Bank Sonali Bank Rupali Bank Pubali Bank Janata Bank Grameen Bank BRAC Bank যত ব্যাংক আছে সবগুলো সুদে চলে কিনা সুদ আল্লাহ হারাম করে সরকার কি করলো এটাকে হালাল করে একটা ব্যাংকের লাইসেন্স দেওয়া মানে সুদের লাইসেন্স দেওয়া এই সুদের কারবার যারা করে যারা দেয় যারা নেয় সবগুলো হারাম কাজে জড়িত কিনা আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হালাল করে তারা কি মুসলিম থাকবে এরকম কয়টা দেখাবো আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করলেন কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু নিশ্চয় মদ জুয়া মূর্তি এবং ভাগ্য নির্ণয় করার লটারি এই সবগুলো শয়তানের কাজ কার কাজ ফাজতানিবুহু তোমরা বর্জন করো মদ আল্লাহ করেন হারাম আমার দেশের নিয়ম হল মদের লাইসেন্স থাকলে সরকারি খাতায় হালাল ঠিক কিনা সরকারি মদের কারখানা আছে না মদের কারখানা আছে লাইসেন্স করা দোকান আছে তার মানে হচ্ছে যদি সরকারের আইনে লাইসেন্স না করে কেউ মদ বিক্রি করে ওইটা হারাম সরকারি খাতা ঠিক কিনা আর লাইসেন্স থাকলে কি আমার ভাইয়েরা মদ হারাম করেছেন কে আল্লাহর হারামকৃত মদের যারা লাইসেন্স দিয়ে বৈধতা দেয় তারা মুসলিম না কাফের এরপরে মূর্তি নামাল খমরুয়াল মাইসিরুয়াল আনসাবু আংসব মানে হল মূর্তির বেদি স্থাপন করা আমার দেশে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্কুল কলেজে মূর্তি স্কুলের কচি কচি বাচ্চাদেরকে পূজার দিনে পূজা বলেন না কোন পূজার দিনে নগ্ন পায়ে হাঁটায় এরপরে মূর্তির কাছে নিয়ে দাঁড়া করায় নিরবতা পালন করায় এরপরে ফুলের তোরা দেওয়ায় ও আমার ভাইয়েরা এটা মূর্তি পূজা কিনা এমনি ভাবে আগুনের সামনে গিয়ে শিখা চিরন্তন শিখা অনির্বাণের সামনে গিয়ে ফেরুট দেয় এরকম ভাবে যারা করে তারা অগ্নি পূজা করে কিনা তাহলে বোঝা গেল মক্কার কুফাররা তো মূর্তি পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্য এরা তাও না এরা ডাইরেক্ট মূর্তিকে পূজা করে ঠিক কিনা মাজারের পূজা তো আছেই এইরকম শিরিক করা আছে মূর্তি পূজা এরপরে আল্লাহ রব্বুল আলমিন সুদ হারাম করেছেন তা হালাল করলো এরকম কত জায়গা আমরা বলবো যে কোরআনের বিধানকে কত জায়গায় পরিবর্তন করেছে ও আমার ভাইয়েরা কোরআনের বিধানকে যদি কোনো ব্যক্তি পরিবর্তন করে কোন একটা বিধানকে অমান্য করে সে মুসলিম থাকবে শয়তান অমান্য করেছিল কি একটা হুকুম কয়টা হুকুম শয়তান আল্লাহ বিশ্বাস করে না শয়তান আল্লাহ বিশ্বাস করে জান্নাত আছে জাহান্ন সব বিশ্বাস করে এবারে তার ইমান পুরো আছে কিন্তু গন্ডগোলটা কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন আদমকেও হুকুম করেছিলেন আদম জান্নাতে থাকো অকুলনা ইয়া আদাম উস্কুন আংতা জান্নাতা ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো অকুলা মিনহা রগাদান হাই সুশি তুমা এবং জান্নাতের যেথা ইচ্ছে সেটা যাও যা মনে চায় তা খাও কিন্তু খবরদার খবরদার ওয়ালা তাকরাবা হাদিহি সাজারতা ফাতাকুনা মিনাজ জালিমিন এই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না তাহলে জালিম হইবা আদম আলাইহিস সালাম সেই ফল খেয়ে বসলেন ঠিক কিনা আল্লাহ তারা জিজ্ঞেস করেন আদম আমি তোমাকে নিষেধ করা সত্ত্বেও কেন এই গাছের ফল খাইলা আদম কোন যুক্তিবেশ করেছিলেন কোন তর্ক করেছিলেন সঙ্গে সঙ্গে বলেন রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও রব্বুল আলামিন আমি অন্যায় করে ফেলেছি গুনাহ করে ফেলেছি পাপ করে ফেলেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার প্রতি দয়া না করো আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তারা মাফ করে দিয়েছেন কিনা আল্লাহ মাফ করলেন পক্ষান্তরে ইবলিস অন্যায় করলো আল্লাহ তারা হুকুম দিলেন আদমকে সেজদা করো সেজদা করলো না অন্যায় তো একরকমই হলো আল্লাহ তারা ইবলিসকেও জিজ্ঞেস করলেন ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমার তুকা ও ইবলিস আমি যখন তোমাকে হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য কেন সেজদা করো নাই ইবলিস যদি বলতো আমি অন্যায় করেছি আল্লাহ মাফ করতেন কিনা ইবলিস তা করে নাই ইবলিস উল্টা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি বেশ করল ইবলিস বলল আনা খৈরমিন হু আমি তো আদমের চেয়ে ভালো খলাক্তানি মিন নারিন ওয়া খলাক্তাহু মিন তিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে মানে আগুনের গতি হচ্ছে উর্ধে মাটির গতি নিম্নে আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে আর মাটি যদি উপরেও ছুঁড়ে মারে তারপরে নিচে চলে আসে ঠিক কিনা সুতরাং যুক্তির কথা হল আদমকে আমি সেজদা করবো এটা ঠিক না বরং আদম আমাকে সেজদা করবে এটা হল যুক্তির কথা ঠিক কিনা আল্লাহর হুকুম ঠিক হয় না ভুল ধরল ও আমার ভাইয়েরা ইবলিস যেরকম ভাবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করার কারণে কাফের হয়ে গেল এখনো যারা আল্লাহর পর্দার হুকুমকে বাতিল করল সম্পত্তি বন্টন বাতিল করল মূর্তি পূজার হুকুমকে আল্লাহর হুকুম বাতিল করল চোরের হাত কারা বিধানকে বাতিল করল জেনাবে বিচারে বিচারকে বাতিল করল মূর্তি যারা তৈরি করল এরকম পদে পদে আল্লাহর হুকুমকে বাতিল করে যারা যুক্তি দিয়ে বাতিল করে নিজের আইন তৈরি করে এগুলোকে হালাল করে তারা মুসলিম না কাফের এই হল রাষ্ট্রীয় শিরিক এই শিরিক হল প্রধান শিরিক ভিআইপি শিরিক আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ধর্মীয় শিরিক একদল হচ্ছে শাসক আর দল কি যাজক এই যাজকদের শিরিকটা আরো মারাত্মক আমার ভাইয়েরা এরা আল্লাহকে বিশ্বাস করে এই প্রথম প্রকার যারা এরা ডাইরেক্ট শিরিক ভিআইপি শিরিক এবং নবীরা যেখানে প্রথম দাওয়াত দিয়েছেন সেখানে তারা বিরোধিতা করে দুই নাম্বার শিরিক হল আমাদের দেশে ধর্মীয় শিরিক যারা পীর মুরিদির শিরিক আছে পীর শব্দের বক্তব্য এক নম্বর হল যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ মুরিদ হওয়া কি পীর কারা লেখছে বইতে আমার কাছে বই আছে এই বইয়ের নাম ভেদে মারেফাত এর চব্বিশ নম্বর পৃষ্ঠা আছে বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ তারা মাফ করতে চান না পীর সাহেব আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ওই বান্দার জন্য দোয়া করেন আল্লাহ তারা সেই দোয়া শুনে তারপরে মাফ করেন জোরে বলেন নওয়াজবিল্লা এবারে আসুন কোরআন কি বলে বেদে মারেফাত চব্বিশ নম্বর বেদে মারেফাত কিতাব এটা এদেশের একজন বড় পীর যার লক্ষ লক্ষ মরিতে তার লেখা বই সে মারা গেছে তার নাতি পীর এখন চলছে ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে পরিষ্কার করে বলেছেন ইয়া কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে পাপ করেছে ওদেরকে জানিয়ে দিন লাতকনা তুমের রহমাতিল্লাহ বান্দা তোমরা আল্লাহর রহমাত থেকে নৈরাশ হয়ে না জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ তারা বলেন যত পাপ করো অন্যায় করো আমার কাছে তবা করলে আমি ক্ষমা করে দিব আর পীর বললেন যে না বেশি গুণা করলে মাফ করতে চায় না পীর অনুনয় বিনয় করে বললে তারপর বলা মাফ করে এটা কোরআনে মোতাবেক না কোরআনের বিরুদ্ধে চলে গেল আমার ভাইয়েরা এরকম ভাবে পীরদের আকিদা হচ্ছে পীর সাহেবরা আল্লাহর অলি তারা মুড়িদের সব খবরগুলো জানেন মুড়িদের অন্তর ওদের কিতাবে লেখা আছে আশাইখ জাসুস কলবিল মুড়িদ পীর হচ্ছে মুড়িদের অন্তরের গোয়েন্দা ইয়াদুখুল ওয়াইয়াখরুজু পীর সাহেব মুরিদের অন্তরে ঢুকে আর বের হয় ঢুকে আর বের হয় ওলা আলাইহিল মুরিদু কিন্তু মুরিদের টেরও পায় না ধরে বলে নওয়াজবিল্লা আমাদের দেশে এমনি নবীরা গায়েব জানে কিনা তা নিয়ে আবার দুইটা গ্রুপ আছে এক গ্রুপ বলে নবীরা গায়েব জানে আর এক গ্রুপ গায়েব জানে না কিন্তু অলিরা যে গায়েব জানে এই ব্যাপারে সবাই একমত এদের মধ্যে কোনো গন্ডগোল নাই অলিরা চোখ বন্ধ করে সব দেখে অলিরা দেখে কে বেইমান হয়ে মরতেছে লুটা ফিকে মারে এরকম কাহিনী আছে এরকম অনেক কাহিনী আছে এরকম ভাবে আমাদের সমাজে এই কাহিনীগুলো দিয়ে ওয়াজ করা হয় হাসান বসরি রাবেয়া বসরি একবার পলাপলি খেলাচ্ছিল হাসান বসরি রাবে বসরিকে কোথাও খুঁজে পায় না শেষ পর্যন্ত যখন পরে দেখা হলো তখন জিজ্ঞেস করলো যে রাবেয়া বসরি তোমাকে আমি খুঁজে পাইলাম না আসমানে নাই জমিনে নাই কোথায় গেলা তুমি পাইবা কেমনে আমি তো আল্লাহর আরো আরসের পায়ার তলিকে পালিয়েছিলাম আল্লাহর নবী যখন মেয়েরাজে গেলেন হাদিস পড়বেন প্রত্যেকটা আসমানে জিব্রাইলকে জিজ্ঞেস করা হলো কে তুমি বলে জিব্রাইল তোমার সঙ্গে কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে ডাকা হয়েছে হা হ্যাঁ, ডাকা হয়েছে এরপরে দরজা খোলা হলো তারপরে গেলেন প্রত্যেকটা আসমানে আল্লাহর নবীর জন্য প্রত্যেকটা আসমানের দরজা খোলার পরে তিনি গেলেন আর পীর সাহেবরা লাভ দিয়ে আল্লাহর আসে চলে যায় একটা দরজা খোলার দরকার না ঠিক কিনা এই যে অবস্থাগুলো আছে এই পীরদের অনেক তরিকা আছে অনেক তরিকা কোরআনের আল্লাহ সুবাহ তারা বলছেন মোমিনদের তরিকা কয়টা আল্লাহ রাব্বুল আলমিন বলেন এটা হচ্ছে আমার রাস্তা যা একেবারে সরল সঠিক সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছেবে রাস্তা কয়টা তোমরা এই একটা রাস্তার অনুসরণ করো ওয়ালা তোমরা অনেকগুলো রাস্তার অনুসরণ করো না ফাতাফারিহি তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে আল্লাহ রাস্তা কয়টা এবারে আসুন পীর সাহেবদের তরিকা কয়টা এইখানে অনেকগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা আছে আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দোলকের আজাবের পথ বন্ধ করিয়া বেহেস্তে যাইবার জন্য কেতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছেন তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট আল্লাহর কোরআনে আছে তরিকা মুসলমানদের কয়টা আল্লাহর নবী আয়াতে তাফসির করতে গিয়ে হাদিসে আসছে হাদিসটা মেশকাতেও আছে বাবুল এতেসাম বীর কিতাব সুন্না মেশকাতের ত্রিশ নাম্বার পৃষ্ঠায় আড়াই নম্বর লাইনে সুন্দর করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের থেকে আবদুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ তালা বয়ান করছেন অন আবদুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ তালা আনহু قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما আব্দুল্লাহ বিন মাসউদ বয়ান করেন আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন সুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন ইয়ামিনিহি এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে মাঝখানে দাগে হাত রেখে বললেন হাদা সাবিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা ওয়াহাদি সুবুলুন আর এই যে ডানে বামে অনেক রাস্তা এই অনেকগুলো রাস্তা আছে সুবুল সয়াতিন এগুলো শয়তানের রাস্তা কার রাস্তা আল্লাহ হাবিব স্পষ্ট করে দিলেন আলা কুল্লে সাবিল মিনহা শৈতানুন এই যে ডান এমামের অনেকগুলো রাস্তা এর প্রত্যেকটা রাস্তা এক একটা শয়তান বসে আছে কি বসে আছে যখনই কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় সেরাতে মুস্তাকিমে চলতে চায় তখন শয়তান কয় এই রাস্তায় আসো ওই রাস্তায় আসো এই তরিকে আসো ওই তরিকে আসো এইভাবে আল্লাহর রাস্তা দূরের থেকে দূরে সরাই যায় ঠিক কিনা সরল রেখা কয়টা হয় আর বক্ররেখা কয়টা হয় অঙ্ক যদি একটা অঙ্ক একশো জন ছাত্রকে দেওয়া হয় একশো জনে একটা অঙ্ক করলে সঠিক ফল কয়টা হবে একটাই হবে আর ভুল যদি হয় একশো হতে পারে ঠিক কিনা ঠিক এরকম ভাবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে যে রাস্তা ঘোষণা করেছেন সে রাস্তা কয়টা আর পীর সাহেবদের রাস্তা কয়টা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে গেছেন কোরআনে স্পষ্ট বলা হাদিসে স্পষ্ট বলা আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় বনি ইসরাইল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে আর আমার উন্মত অচিরি তেহাত্তরটা ফেরকায় বিভক্ত হবে কুল্লুহুম ফিদ্দার এই সব ফেরকাগুলো জাহান্নামি হবে ইল্লামিল্লাতান শুধুমাত্র একটা দল জান্নাতি হবে কয়টা দল কেইলা মানহিয়া রাসুল আল্লাহি কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল সেই একটি মাত্র দল যে নাজাদ পাবে জান্নাতে যাবে সেই একটি দলের পরিচয় কি কালামা আনা আলাইহি ওয়া সাহাবি আল্লাহর রসুল সাল্লাম বললেন সেটা হলো আমি এবং আমার সাহাবিরা যেই তরিকার উপরে আছি এই তরিকাটা হলো নাজাদ পাওয়ার তরিকা এছাড়া সব জাহান নামের তরিকা আল্লাহর রসুল পরিষ্কার করে দিলেন যে আমি এবং আমার সাহাবিরা যেই তরিকায় আছি সেই তরিকার মধ্যে তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া সাবেরিয়া এগুলো কোনটা আছে এই লোকগুলোর জন্ম হয়েছিল আল্লাহ নবী সাল্লাম যেদিন আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দেখেন এটা আল্লাহর রাস্তা আর বাকিগুলো শয়তানের রাস্তা সেই সময় কি এই যে তিস্তিয়া কাদেরিয়া যাদের নামে এই লোকগুলোর জন্ম হয়েছিল এই লোকগুলোর জন্ম হয় নাই আব্দুল কাদের জিলানির জন্ম কবে চারশো সত্তর হিজড়িতে আর বাকিগুলো আরো পরে সাতশো সাড়ে সাতশো আটশো হিজড়ির পরে জন্ম লোকগুলোর এদের নামে তরিকা তৈরি করা হয়েছে ও আমার ভাইয়েরা এরপরে তরিকার প্রত্যেকটা আলাদা আলাদা বায়াত আছে সবক আছে পীর শব্দের আকিদা জিকির করতে বসলে পীরের মোড়াকাবা করতে হবে কি করতে হবে পীরের ছবি অন্তরে বসাইতে হইবে এই বইতে আছে এখন যদি কারেন্ট নাই দেখা যাচ্ছে না ভালো করে বইগুলোতে প্রত্যেকটা বইতে লেখা আছে এগুলো কেমনে দিল মোতওয়াজ্জু করবে আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জু আমার কলব আমার পীর সাহেব কেবলার কলমের দিকে মতজ্জ সেই পীরেরটা তার পীরের দিকে এরকম আর সবার দিকে মতজ্জ হতে হবে ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে পরিষ্কার করে বলেছেন আমি আমার চেহারা মতো অজ্জু করলাম কার দিকে আমি ওই সত্তার দিকে আমার চেহারা মতো আজ্জু করলাম লিল্লাদি অতিওয়াল আরদা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন হানিফান একেবারে হানিফ সব বাতিলকে বর্জন করে শুধুমাত্র এক আল্লাহ দিকে মতবাজ্য হলাম এরপরে আবার বলছেন আমা আনামিনাল মশরেকিন আমি মশরেকদের অন্তর্ভুক্ত নই আমার সাথে আমি আল্লাহর দিকে মতবাজ্য হলাম এর মধ্যে অন্য কোন পীরকে শরিক করি নাই কোনো খাজা বাবা নাই কোনো গাদা বাবা নাই কোনো ল্যাংটা বাবা নাই সব কিছুর থেকে মুক্ত হয়ে একমাত্র মতবাজ্য হলাম কার দিকে এই জন্য নামাজদারি বলতে হয় ইয়া কানা আবুদু ওয়া ইয়া আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি গোলামি করি কার ইয়া কানা আবুদ সরাসরি ডাইরেক্ট বলা হচ্ছে না ভাই মাধ্যম আছে ডাইরেক্ট নামাজের মধ্যে বললেন ডাইরেক্ট আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই সাহায্য যাবো কার কাছে কোন ভাইয়ের মাধ্যম আছে হজ করতে গেলেও তো একই অবস্থা হাজিরা যখন এহারাম পরে যখন নিয়াত করলো নিয়াতের পরে একটা তালবিয়া করতে হয় তালবিয়াটা কি লা লাব্বাইক আল্লাহ আমি হাজির আমি হাজির বান্দা আমি বলে আমি হাজির আল্লাহ তোর হাজিরা শুনবো না আগে পরিচয় দে তোর মনের মধ্যে কোনো পীর আছে কিনা কোনো খাজা বাবা আছে কিনা কোনো শরিক আছে কিনা এবারে হাজির সাহেব কাজে না না লাভবাইকা লা শারিকা লাকা না আমার মনের মধ্যে কোনো শরিক নাই কোন খাজা বাবা নাই গাজা বাবা নাই পীর বাবা নাই লা শারিকা লাকা ইন্নাল মুলকা যত হাম যত প্রশংসা যত নিয়ামত সবকিছু তোমার সব কাজ কার না পীরে দেয় পীরে দিয়ে দেয় কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে আবার কি সুন্দর গান লাগায় আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন খালি হয়ে রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেলেন খালি হয়ে রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে জোরে বলে নওয়াজ আরে আজমিরে সুন্দর করে উর্দুতে লেখা আছে কি সুন্দর করে লেখা ওইখানে লেখা আছে ইয়াসমান হায় তেরা ये जमीन है तेरी मकसूद मेरा कर दे पूरा আয় খাজা আজমেরি জোরে বলে নওয়াজবিল্লা মক্কার কুফাররা বিশ্বাস করতো আসমান জমি মালিককে আর ওইখানে লেখা আছে আসমান হায় তেরা এ জমিন হায় তেরি ও খাজা বাবা তুমি আসমানের মালিক জমিনের মালিক যা মনে চায় তাই করতে পারো আমার দিলের সমস্ত মকসুদ গুলো পূরণ করে দাও তুমি হে বাবা আজমেরি জোরে বলে নওয়াজবিল্লা মক্কার কুফারদের চেয়েও জঘন্য কিনা এজন্য হজ করতে গেলে বলতে হয় লাভবাইক আল্লাহ লাভবাইক না আমার মনের মধ্যে কোনো শরিক নাই কোন খাজা বাবা নাই গাজা বাবা নাই ল্যাংটা বাবা নাই সব কিছু বর্জন করে একমাত্র আমি আল্লাহকে ডাকবো কাকে ডাকবো আল্লাহকে ডাকতে হবে ডাইরেক্ট কোন ভাইয়া মাধ্যম ছাড়া ঠিক না এমনি ওলামায়ক রামদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে কোরআন হাদিসকে জানার জন্য কোরআন সুন্নাকে জানার জন্য কিন্তু আমরা জিকির করতে গেলে তোর বায়াত নিতে গেলে বায়াত নাই এখানে বায়াতের শব্দগুলো লেখা আছে কি সুন্দর বায়াত শব্দগুলো লেখা আছে আর বায়াত কে মাইনে উপর হাত ফকির অমুককে ফকির নিজের নামটা ফকির টুকি লাগাইছে এই ফকির হাকিরের নাম টাম বলে এরপরে লেখছে চিস্তিয়া তারিকা হ্যাঁ, চিস্তিয়া সাবেরিয়া কাদরিয়া তরিকাকে নেয়ামত হুকুমুর জন্য নসিব কর এই আমাকে নসিব করুন এই তরিকার নেয়ামত গুলোকে এইভাবে এই সমস্ত বইতে লেখা আছে এগুলো দেশের অনেক বড় বড় পীরদের বই ছোটখাটো কোনো পীরদের নিয়ে আলোচনা করছি না এই পীরদের আকিদা হচ্ছে এরা আল্লাহর হুকুমকে পর্যন্ত পরিবর্তন করতে পারে এর কাহিনী আছে এই বইয়ের মধ্যে আছে একজন লোক দেখছে যে একটা লোক একটা লাশ নিয়ে কাঁদছে বলছে ব্যাপার কি কেন কাঁদছ যে আমার একটা নাত ছেলে ছিল আল্লাহ তাকে নিয়ে গেল এরপরে ছেলে নাতিটা যে কোন রকম একটা গাভী পালন করে আমাকে খাওয়াইতো তাকেও নিয়ে গেল আমি সেজন্য কাঁদছি বুজুর্গ সাহেব কুতুব সাহেব জিজ্ঞেস করলেন এই ঘটনা কি সত্য বুজুর্গ বলিলেন বৃদ্ধা বলিলেন হ্যাঁ সত্য হলে কোনো মিথ্যা নাই এটা ভেদে মারেফাতের পনেরো নম্বর পৃষ্ঠা থেকে পড়তেছি কোন সন্দেহ নেই তখন বুজুর্গ সাহেব জিজ্ঞেস করলেন বললেন হে ছেলে মুর্দাকে বললেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও আমার হুকুমে দাঁড়িয়ে যাও ছেলে জীবিত হয়ে দাঁড়িয়ে গেল এরপরে দাদু কোলে নিয়ে ধরে বলো তুমি তো মরে গেছিলা কেমনে জীবিত হইলা ছেলে বলল আমাকে এই বুজুর্গ সাহেব জিন্দা করিয়াছেন এই খবর খাটি মুসলমান বাদশাহ দরবারে পৌঁছানো হলো মুসলমান বাদশাহ বুজুর্গ সাহেবকে ডাকলেন ডেকে বললেন হুজুর আপনি কি বলে বুজুর্গের নাতিকে জীবিত করিলেন তখন কুতুব সাহেব বলিলেন আমি বলেছি হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও বাদশাহ বলেন আফসোস আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তখন কুতুব সাহেব বলিলেন উত্তর করিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তার আন্দাজ নাই এই লোকটার একটা মাত্র পুত্র সন্তান ছিল তাও নিয়ে গেল বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোন রূপে জিন্দগি গুজরান করি এখন এটাও নিয়ে গেল তাই আমি মাবুদের দরবার থেকে জোর পূর্বক রুহু ছিনিয়া নিয়ে আসিয়াছি আল্লাহর সিদ্ধান্ত কোন পরিবর্তন করে দিতে পারে আমার ভাইয়েরা এখানে কয়েকটা সিরিক একটা দুই না এত বুজুর্গ জিন্দা করলো এরপরে যে বিষয়টা এখানে আসছে তা হচ্ছে এই মাবুদের আন্দাজ নাই আল্লাহ কোরআনে বলছিল অকুল্লা সাইন খালাক না হবে কাদার আমি সব জিনিসগুলোকে পরিমিতভাবে সৃষ্টি করি আমার কাজ সবগুলো আন্দাজ মতো পরিমাণ মতো আর এখানে প্রশ্ন করলো মাবুদের আন্দাজ নাই কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহ তারা যা করেন তাতে প্রশ্ন করার অধিকার কারো নাই আর বান্দাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন আর এখানে আল্লাহর উপরে প্রশ্ন করলো আল্লাহর আন্দাজ নাই জোরে নওয়াজ এটা আবার টিকেও লাগাইছে তাই এই ধরনের কথা আমাদের মতো সাধারণ লোকদের জন্য বলা না যায় তবে একেবারে ভারসাম্য হারাইয়া অচেতন হইয়া আল্লাহর অলিরা বললে সেটা দায়জ হয়ে গেছে টিকা লাগাইছে আগে বললো আল্লাহর অলি কুতুব সাহেব এখন আবার প্রশ্ন সম্মুখীন হওয়ার পরে পাগল বানাই ছাড়ছে একেবারে অলিরে এই বললো কুতুব এখন বললো পাগল টিকা লাগাইছে দুই নম্বর তিন নম্বর টিকা এই বই করে সাধারণ লোকের চরমায় পেয়ে লেখা বই কাজে মনে রাখতে হবে এই কাহিনী যদি কেউ থাকেন আমাদের সঙ্গে শত্রুতা করার উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হল স্পষ্ট করে দেওয়া বিধানগুলোকে আল্লাহ সুবহান কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহর হুকুমতের মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে কারো হস্তক্ষেপ করার অধিকার নাই আর এখানে আল্লাহর সাথে একেবারে সিনিমিনি খেলছে আল্লাহর আন্দাজ নাই আল্লাহ তাকে রুহ সিনাই নিয়ে আসে কি অবস্থাটা আমার ভাইরা এরকম এই জন্য আমি বলেছিলাম এবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা এক নাম্বারে শিরিক মুক্ত এক নাম্বার কি হওয়া সেরেক মুক্ত হওয়া এই পীরদের আকিদা কি পীরদের অনেকের আকিদা আছে সবগুলো রকম নাম্বার এদের মধ্যে বিভিন্ন কেলাস আছে কোন কোন পীরদের আকিদা হচ্ছে এই যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না নামাজ রোজা লাগে না এই জন্য অনেক পীর হস করে নাই অনেকের নামাজ নাই রোজা নাই শরিয়ত নাই এদের মধ্যে কেউ আছে এরকম বিসমিল্লার পরিবর্তে বলে বীজ মে আল্লাহ বীজ মে পীরের বীজ খাইতে হইবে এই জন্য নারী পুরুষ একসাথে জিকির করে এরপর বাতি নিবেই দেয় এরপরে আটা ছিটেই দেয় ওই আটা দিয়ে তারপরে রুটি বানাইয়া খায় বীজ মে আল্লাহ এরপরে বাউল আছে একদল বাউল আপনারা ওই যে মমতাদের গোষ্ঠী যেগুলো এই বাউলদের কিন্তু আরো মারাত্মক এরা পঞ্চরস খায় কি খায় পঞ্চরস অমাবস্যার রাতে সিদ্ধি অর্জন করার জন্য আত্মশুদ্ধি অর্জন করার জন্য পঞ্চরস খেতে হয় পঞ্চরস কি কি এলো পায়খানা পেশাব মেয়ে লোকের হাইজ নেফাস আর বীর্য এই সবগুলো মিলাইয়া তারপরে যে হালুয়া হয় এটার নাম কি পঞ্চরস এটা চার চন্দ্র ভোজন এটা না খাইলে সিদ্ধি অর্জন হয় না শয়তানও দূরে বসে আছে ঠিক কিনা এরপরে পীরের জন্মদিনে গোসল করাইয়া নরজ অনুষ্ঠান ওই পানি পান করে ঠিক কিনা আমার ভাইয়েরা এরকম হাজার তরিকা আছে হাজার বেদাত আছে রসুমাত আছে এইভাবে এরপরে কোরআনুল করিমকে যে কোরআন আল্লাহ নাজির করেছিলেন যা বললাম এতক্ষণ যে মানুষের একটা সংবিধান সেই কোরআনটাকে নিয়ে গেছে তাবিজ দেখার জন্য ঠিক কিনা তাবিজ দেখার জন্য আর মুর্দার খাওয়ার জন্য মানুষ মরলে পরে তিন দিন পরে খতম চল্লিশ আর খতম মৃত্যু বার্ষিক খতম আছে কিনা আমি বলি একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা নতুন শিশু জন্ম হয়েছে খুশি হয় না বেজার হয় কারণ নতুন মাথা কামাইলে দশ টাকা বেশি পাওয়া যাবে ঠিক কিনা আর মোল্লা খুশি কোন সময় জানেন যখন শোনে এলাকায় একটা লোক মরে গেছে কারণ কি এই তো খতম আসবে খাওয়ান পাওয়া যাবে তারপর তিন দিনা খতম চল্লিশা খতম ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর নবীর জীবদ্দশায় তার মেয়ে ফাতেমা ছাড়া সব সন্তানগুলো মারা গেল ছেলেগুলো মরলো মেয়েগুলো মরল আল্লাহর নবী নিজের কোন সন্তানের জন্য তিন দিনে খতম দিয়েছিল চল্লিশে করেছিল খতম পড়াই ছিল পয়সা দিয়া আমার ভাইয়েরা তাফসিরে মারফুল কোরআন খুলে দেখো এই তাপসিরটা বাংলাদেশের ফাউন্ডেশন থেকে চেপেছে এরপরে মদিনার থেকে আবার সংক্ষিপ্ত করে এক খণ্ডে তৈরি করেছে ওইটার পঁয়ত্রিশ পৃষ্ঠা দেখবেন সুরা বাকারার একচল্লিশ নাম্বার তাপসির লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসালে সবের জন্য মৃত্যু ব্যক্তির ইসালে সবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে খতনে কোরআন দোয়া পয়সার বিনিময়ে কোরআন খতম পড়ানো দোয়া পড়ানো অজিফা পড়ানো সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি যে পড়েছে সেই কোনো সব পায় নাই তাহলে যার জন্য পড়ানো সে কোথায় সব পৌঁছাইবে আমার ভাইয়েরা এইভাবে ফতুয়ার কিতাবগুলো তো লেখা আছে মৃত্যু ব্যক্তির জন্য এই যে আমাদের দেশে কোরআন খতম পড়ানো হয় এরকম খাতমে তসবি খাতমে তাহাদিল পড়ানো হয় হুজুরকে দিয়ে দোয়া করে পয়সা দেওয়া হয় এগুলো জায়েজ না হারাম যে আমরা হাদিয়ে দেই হাদিয়ে দিলে সেগুলো তোমরা এমনি দাও দেখি কে কেউ হুজুরের বাসায় মুরগি এমনি কিনে দিয়ে আসো কেউ দেয় নাকি বরং খতম পড়ায় তারপরে দেয় ঠিক কিনা আমার ঘরে তাবিজ দেখে তাবিজ লেখা কয় যে কোরআন দিয়ে লেখি আমরা তো কোরআন এ তো যে সাতশো ছিয়াশি লেখে সুরা বাকারার নকশা আছে সুরার নকশা আছে নকশা দেখেন নাই ওই ঘর করে করে তার মধ্যে অনেকগুলো নম্বর বসাইছে এগুলো কোন কোরআন এরপরে দেখবেন তাবিজের বইতে সুরা উল্টে লেখা আছে পাল্টে লেখা আছে বিভিন্ন রকমের ঘুরে ফিরে লেখা আছে শয়তানের নাম আছে ফেরাউনের নাম আছে হামানের নাম আছে ইবলিসের নাম আছে লেখা আছে ইয়া আজরাইল আল মাদত ইয়া জিব্রাইল আল মাদত এই যতগুলো তাবিজের কিতাব সব কিতাবগুলো খুলে দেখবেন এই সমস্ত কিছু লেখা আছে কাজে এক তো হচ্ছে ধোকা দেয় কয়েক আমরা কোরআন দিয়ে তাবিজ দেখি কোরআন কি এই নকশার নাম কোরআন না কোরআন আয়াত আছে তারপরে কোরআন দিয়ে আল্লাহ নবী তাবিজ লিখেছিলেন আল্লাহর নবী নিজে লেখতেই জানতে না তাবিজ লেখার প্রশ্ন আসে না বরং আল্লাহ নবী সাল্লাম যেটা বলেছেন হাদিসে বলা আছে মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা কাবিল্লাহি যেই ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় আল্লাহ তালা বলে আল্লাহ রসুল বলেন ফাকাদ আশরাকা কাবিল্লাহি সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো কি করলো আমার দেশে মানুষরা বুঝায় কি এখন এই হাদিসগুলো পড়ায় তারাও যারা তাবিজ দেখে তারাও পড়ায় তো ভুল করে কেমনে এরা বুঝায় যে দেখো এই যে শিরিক বলা হয়েছে এটা আমরা যে তাবিজ দেখি এই তাবিজ না এটা হলো ওই জাহিলি যুগে কুফুরি কালাম দিলে একটা ওইটা আমরা যেটা লেখি এটা কোরআন হাদিস দিলে এটা যায় যাচ্ছে একটা গ্লাস পরাই দিল ওই আপনি যদি চোখে চশমা লাগান লাল চশমা দুনিয়া লাল রাখবেন কিনা লাল থাকবে কিনা ঠিক এরকম ভাবে আমার দেশের লোকেরাও কিন্তু কোরআন হাদিস পড়ে পড়ায় অনেক বড় বড় আলেম আছে তাহলে তারা কেন এগুলো বুঝে না তারা বুঝে না এই জন্য যে তারা আগে থেকে চশমা লাগাই রাখছে যে আমাদের এটা এই যুগের তাবিজ না এটা হলো জাহিলি যুগের ভিন্ন তাবিজ এক কথায় সব শেষ হয়ে গেল এইরকম ভাবে তাবিজ দেখার জন্য আবার দেখুন অনেক অনেক রকম কাহিনী আছে কয় যে কালো মুরগির তাজা রক্ত লাগবে কি লাগবে এটা কেন বলে জানেন কালো মুরগি এই জন্য যাতে ফার্মের মুরগি কেউ না নিয়ে আসে আর তাজা রক্ত কি জন্য তাজা রক্ত এই জন্য যাতে করে জবাই করে বাড়ির থেকে খালি রক্ত না নিয়ে আসে কোনো শর্ত লাগে গরম রক্ত লাগবে যাতে হুজুরের বাড়ি এসে জবাই করে আর হুজুরের বাড়ি এসে জবাই করলে কেউ মুরগি ফেরত দেবে নাকি হুজুর একটা ফ্রি মুরগি পেয়ে গেল এরপরে বাকি টাকা পয়সা পাইলে বাজার করার জন্য এই সব ধান্দা করার জন্য <coughs> আমার ভাইয়েরা আল্লাহর নবী তাবিজ দেখতেন সাহাবাগান তাবিজ লিখতেন এই জন্য মনে রাখতে হবে জেকের করব কার তরিকায় রসুলের তরিকায় কার তরিকায় রাসুলের তরিকায় নামাজ পড়বো কার তরিকায় হজ করবো কার তরিকায় জিকির করবো কার তরিকায় এখন রসুলের তরিকা বাদ দিয়ে জিকির গেল চিস্তিয়া সাবেরিয়া নকশাবন দিয়া কেউ লাইলা আসতে বলো ইল্লা জোরে বলো কেউ লাইলা বাদ দিয়ে ইল্লা জিকির করো এই সমস্ত আসনা কতগুলো আমার ভাইয়েরা আমাদের মনে রাখতে হবে আমরা হুকুম মানবো আল্লাহর তরিকা মানবো কার আল্লাহ রসুলের তরিকা এছাড়া তরিকা আছে এই জন্য মুসলিমদের আজকে এই দুরবস্থা আমি সেজন্য শুরুতে বলেছিলাম এই বেদাত যারা করে তারা আবার মানুষকে বুঝায় কয় যে নবীর যুগে এই মিলাদ ছিল না দূরত্ব ছিল এখন পাল্টাইছে তরিকা আল্লাহ নবীর যুগে মাইক ছিল না এখন মাইক আছে নবীর যুগে মোবাইল ছিল না এখন মোবাইল আছে নবীর যুগে প্লেন ছিল না এখন প্লেনে হজ করতে যাই কাজী এগুলো বেদাতে হাসানা এগুলো কি আমার ভাইয়েরা আমি বলি এইগুলো যদি বেদাত হয় তাহলে তুমিও বেদাত আমিও বেদাত তোমার মা বাপ বেদাত আমার মা বাপ বেদাত কারণ নবীর যুগে আমরা কেউ ছিলাম না ঠিক কিনা বেদাত এগুলোর নাম না বেদাত হচ্ছে ইসলামের মধ্যে সবের উদ্দেশ্যে নতুন করে যদি কোনো কিছু তৈরি করা হয় তার নাম কি আল্লাহ নবীর যুগে মিলাদ ছিল না এখন মিলাদ তৈরি করলো কোরআনে মিলাদ আছে কি সুন্দর বুঝায় কোরআনে আছে নিশ্চয় আল্লাহ এবং ফেরেস তারা আল্লাহ নবীর প্রতি সালাদ করেন হে ইমান দারগুন তোমরাও নবীর প্রতি সালাদ এবং সালাম করো আয়াতে আছে না এখানে মিলাদ কোথায় আসলো সালাদ আল্লাহ নবীর প্রতি কেমনে পড়তে হবে সাহাবা কেরাম তা শিখেন না আল্লাহ রসুল থেকে নামাজে আমরা পড়ি কিনা নামাজে দূর উচ্ছরি পড়ি দাঁড়াই না বৈশাখ সুরে সুর মিলাইয়া তারে তাল মিলাইয়া না একা একা বোঝা গেল এইটার নাম দূরত পড়া আপনি একা একা চলতে ফেরতে হাঁটতে বসতে দূরত পড়েন কোন অসুবিধা আছে কিন্তু যদি এটাকে ইয়া নবী সালাম আলাইকে নিয়ে গেল এটা আল্লাহ নবী সাহাবিরা করেন না এটা বেদাত এটার নাম কি ও আমার ভাইয়েরা এখন তো ইয়ানবী সালাম আলাইকা থেকে আবার বালাগার লোক আছে একটা বালাগার উলা বেকামালি পড়ে না এই বালাগার উলা কোন দুরুদ শরীফ এটা শেখ সাদির কবিতা কার কবিতা এটার জন্য আবার কাহিনী বানাইছে কয়ে শেখ সাদি বালাগাল ওলা বেকা মালিহি কাসাবাদ দুদা পর্যন্ত লেখলো আর লেখতে পারে না রাতের বেলায় ঘুমাইল স্বপ্নে দেখে আল্লাহর নবী এসে বলতেছেন শেখ সাদি অনেক বই লেখলা আমার জন্য কি করেছ তখন নাকি শেখ সাদি বলল ইয়ার সুরাল্লাহ আমি আপনার জন্য কিছু কবিতা লিখেছি বলো তখন বলল বালাগাল ওলা বেকামা আলিহি কাশাবাদ দুজাবে জামা আলিহি হাসুনাত জামিও খেসো আলিহি এরপরে আর পারে না তারপরে নাকি আল্লাহ নবী নিজে বলেছেন সল্লু আলাইহে ও আলিহি জোরে বলেন নওয়াজ এই জাল কাহিনী তৈরি করে তারপরে শয়তান দুরুদের স্থানে আল্লাহর নবীর শিখার শিখানো দুরুসেবের পরিবর্তে এক বালাগাল উলার চালু করে দিল এখন কণ্ঠশিল্পীরা সুন্দর সুর দিয়ে পরে আর তার মহাব্বতের সঙ্গে বলুন বালাগাল ওলাবে কামালি এই বালাগার অর্থ কি পরে আগে বালাগা মানে পৌঁছিল বালাগা মানে কি উলা মানে সর্বোচ্চ বাকাম বেকামা আলিহি মানে নিজের যোগ্যতায় তার অর্থ দাঁড়ায় কি আল্লাহর নবী সর্বোচ্চ মাকাম লাভ করেছেন নিজের যোগ্যতায় জোরে বলেন নাউবিল্লা আল্লাহ তারা কোরআনে কি বলেন শুনুন আল্লাহ বলছেন অবজাদাকা দল্লান ফাহাদা আল্লাহ তারা আপনাকে পেয়েছেন পথের দিশাবিহীন অবস্থায় দল্লান দিশাবিহীন অবস্থায় পেয়েছেন ফাহাদা আপনাকে আল্লাহ হেদায়ত দান করেছেন আওয়া আল্লাহ আপনাকে ইতিম পেয়েছেন আশ্রয় দান করেছেন আল্লাহ বলছেন ওরা ফাহানা লেখা দিকরক আমি আল্লাহ আপনার স্থানকে আপনার জিকির করে উচ্চ মাকাম দান করেছি উচ্চ মাকাম দান করেছেন কে আর বালাগালুল্লাহ কি বললেন আল্লাহ রসুল নিজের যোগ্যতায় উচ্চ মাকাম লাভ করেছেন এই যে কাহিনী করে তারপরে শুরু হলো বালাগালার সুর এদেশের বড় বড় শিল্পী বড় বড় কণ্ঠশিল্পী বক্তারা বয়ান করে ঠিক কিনা ও আমার ভাইয়েরা এখন অনেকের মনে মনে প্রশ্ন এটা যদি এরকমই হয় তাহলে আমাদের দেশের আলমাকে কম বুঝে তারা কেন করে এটা ও আমার ভাইরা আমি আপনাদেরকে বললাম আপনারা আজকের থেকে হাদিস তালাশ করেন কোন হাদিসে বালাগুলো পাওয়া যাবে তাহলে কেন আল্লাহর নবীর শিখানো যত দুরুদ আছে হাদিসের কেতাবে দুরুদ আছে জিকির আছে তসমি তাহাদির আছে সেই সবগুলো বাদ দিয়ে এখন আমরা জিকির করে চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দি তরিকার দুরুদের পরিবর্তে বালাগুলো পড়তেছি এগুলো কেন করতে যাচ্ছি কেন নবীরটা ভালো লাগে না আসল বিষয় হচ্ছে সেই কোরআন হাদিসের সহি যে আমলগুলো আছে ওইগুলো করতে গেলে কানের ব্যায়াম হয় না আর এত মজা লাগে না এই জন্য কানের ব্যায়ামের জন্য কি করা হচ্ছে এই আবাদগুলো তৈরি করা হয়েছে ঠিক কিনা এই যে বেদাত তৈরি করা হলো আমার ভাইয়েরা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মান আহদাসাফি যে ব্যক্তি আমাদের ইসলামের মধ্যে কোনো বেদাত তৈরি করলো ফাহুয়ারদ্দুন তা গ্রহণযোগ্য হবে না আর রাসুল খুব্বা দিতেন প্রত্যেকটা ক্ষুদ্র শুনতে বলতেন অকুল্লা ইন দলালা যত বেদাত সব গুমরাহি সব বেদাত কি আল্লাহ নগরের সব বেদাতের পরিণতি জাহান নাম আর আমার দেশের একদল লোকেরা বলল বেদাত দুই রকম হাসানা ছাইয়া এই হাসানা ছাইয়া বলে বেদাতের দরজা খুলে দিয়ে এরপরে মিলাদের বেদাত আরো কত বেদাত আছে ঠিক কিনা এই বেদাত গুলো তৈরি করলো এবাদতের নামে এই সমস্ত এবাদত জায়েজ না হারাম আমার ভাইয়েরা এবাদত করবো কার তরিকায় রাসুলের তরিকা কার তরিকায় মুসলমানদের তরিকা কয়টা আর শয়তানের তরিকা কি অনেক তরিকা সে অনেক তরিকা বর্জন করতে হবে সংক্ষিপ্ত কথা বললাম যে দুইটা জিনিস একটা হলো শিরিক মুক্ত কারণ শিরিক যুক্ত এবার আল্লাহ কবুল করবে না ঠিক না কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহ তারা বলছেন আল্লাহ রাব্বুল আলমিন সব গুণা ক্ষমা করে জান্নাত দিতে পারেন কিন্তু সেরেকের গুণা আল্লাহ তারা ক্ষমা করবেন না বলে নিজে লাজম করে নিয়েছেন সেরেকের গুণা আল্লাহ ক্ষমা করবেন না ছাড়া আল্লাহ তারা সব গুণা ইচ্ছে করে ক্ষমা করে জান্নাত দিবেন বা শাস্তি দিয়ে জান্নাত দিবেন কিন্তু সেরেকের গুণা ক্ষমা করবেন না আল্লাহ তারা অনেকগুলো নবীর নাম নিয়ে বলেছেন ওয়ালাও আশরাকু এই নবীরা যদি শিরিক করতেন তাহলে তাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত আমাদের নবীদিকে উদ্দেশ্য আল্লাহ বলছেন লাইন আশরাক্তা হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত সুবাহান আল্লাহ কত বড় বিষয় যে শিরিক করলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যেত কাকে বলা হচ্ছে আমাদের নবীজিকে বলা হচ্ছে এই জন্য শিরিক মুক্ত বেদাত মুক্ত তাও সেই ভিত্তিক সুন্না ভিত্তিক আমল করবো ঠিক কিনা ইনশাআল্লাহ এই আমল যারা করবে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ নবীর সুন্না মানব ইসলাম কায়েম করতে গিয়েও তরিকা মানব কার আল্লাহ রসুলের কার তরিকা আমাদের দেশে ইসলাম কায়েমের জন্য হাজার আন্দোলন হচ্ছে ঠিক কিনা তাওহিদ বুঝেন আগে আগে তাওহিদ আর সুন্না বুঝেন আজকে আমাদের দেশে ভোট দিয়ে ইসলাম কায়েম করতে চায় গণতান্ত্রিক পদ্ধতিতে এই গণতান্ত্রিক পদ্ধতি এটা কি মুসলমানদের তরিকা না কুফাদের তরিকা আব্রাহাম লিঙ্কনের তরিকা এই গণতন্ত্র একটা আলাদা ধর্ম গণতন্ত্রের আকিদা হল কি বলে মাস্তার সালতাদের জামিয়ান আল্লাহ আসাম সমস্ত ক্ষমতার মালিক জনগণ ঠিক কিনা যা আমাদের সংবিধানে লেখা আছে ইসলামের কালেমা হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে ইসলামের বক্তব্য হচ্ছে আইন বিধান দেওয়ার মালিককে আব্দাল্লাহ বাইদা ওহি ফর্দা বিবল ঠিক না আল্লাহ তারা নবী থেকে পর্যন্ত বলেছেন রব্বিকা হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহি করা হয়েছে আপনি সেটা আমল করবেন খবরদার কোন অন্য তরিকা অনুসরণ করা তারা ঠিক কিনা আল্লাহর নবীকে বলতে ওহির ইত্তেবা করবেন আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বক্তব্য কি তিনি বলে দিয়েছেন government of the people by the people for the people ঠিক কিনা তাহলে আমরা কি of the people by the people for the people মানবো না of the Allah by the ওহি ফর দ্য পিপল মানবো কোনটা of the Allah by the ওহি ফর দ্য পিপল আইন কানুন দেওয়ার মালিককে সে আইন পাবো ওহির মাধ্যমে কার মাধ্যমে ওহির মাধ্যমে নবীদের মাধ্যমে যা এসেছে তা মানবো এর বাইরে কিছু মানার সুযোগ আছে এখন দিন কায়েমের জন্য তাহলে আজকে যে আন্দোলন হচ্ছে এটা নবীর তরিকায় না এজন্য মনে রাখতে হবে আল্লাহ তারা কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়ান তুমরা আলাও না ইনকুম তুম মমিনিন হে মমিনরা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরাই থাকবে উচ্চ আসনে তোমরাই থাকবে বিজয়ী যদি তোমরা মমিন হতে পারো বোঝা গেল এইখানে গন্ডগোল আছে যে কারণে আজকে ফিলিস্তিনের দিকে তাকান মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস মুসলিমদের দখলে নেই মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুল্লুজার দিয়ে গুলি দেওয়া হচ্ছে মুসলিম ছেলেরা যখন প্রতিবাদ করে পাথর দিয়ে যখন পাথর ছুড়ে তার জবাবে ট্যাঙ্কের গোলা দিয়ে ওদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে ঠিক কিনা এমনি ভাবে ইরাকের মুসলমানদেরকে হামলা করার আগে বুশ প্রশাসন অবরোধ দিয়ে দশ লক্ষ শিশুদেরকে হত্যা করলো এরপরে বোমা মেরে মুসলমানদের হত্যা করলো আফগানিস্তানে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আপনারা জানেন মুসলমানদেরকে গ্রেফতার করে বে নামক কারাগারে নিয়ে পালাক্রমে মহিলাদেরকে ধর্ষণ করেছে ছেলেদেরকে উলঙ্গ করে একজনের পর একজনকে চড়িয়ে তারপরে তারা পিরামিড তৈরি করেছে কোরআনুল করিমের গায়ে ওরা কুরুষেকে দিয়েছে কোরআন শরীফকে পায়খানা ছুড়ে মেরেছে আমার ভাইয়েরা মুসলিম যুবকদেরকে নির্যাতন করলো যখন তারা অসহ্য হয়ে পানি পানি বলে চিৎকার মারল তাদের মুখে এই এহুদি খ্রিস্টানদের সৈনিকেরা পেশাব করে দিয়েছে কাশ্মীরি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আজকের আমার জাতি বসে বসে দিন কায়েমের জন্য আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে তারপর ইহুদি খ্রিস্টানদের তরিকায় একবার এক নেত্রী আর একবার আর এক নেত্রী এইরকম যোগ সাদস করে ইসলাম গ্রহণ বাস্তবায়ন করা ইসলাম কায়েমের স্বপ্ন দেখা হচ্ছে আমি আগেই বলেছি সব ক্ষেত্রে আমরা তরিকা মানব কার আল্লাহ রাসুলাম পরিষ্কার বলেছেন দিন কায়েম কেমনি হবে আমরুকুম বেখমসিন আমি তোমাদেরকে পাঁচটা কাজের আদেশ করছি আল্লাহ আমার বিহিন্না যেই পাঁচটা কাজ আমাকে আল্লাহ তালা করার জন্য হুকুম দিয়েছেন কে হুকুম দিয়েছেন এক নাম্বার কাজ হল বিল জামা মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের সায়াতরে আসতে হবে বিল জামা অবিস্লামী হত্যা মুসলিমদের একজন ইমাম থাকবে আমির থাকবে কজন আমির থাকবে গোটা দুনিয়ার মুসলিমদের একজন আমির থাকবে ইমাম থাকবে তার কাছে মুসলিমরা বায়াত দিবে সেই বায়াত ফরজ আর সেই বায়াতটাকে ধ্বংস করে হুদি খ্রিস্টানরা এরপরে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন এক এক পীরের এক হাজার দুই হাজার তিন হাজার মধ্যে খলিফাজ ঠিক কিনা হ্যাঁ। এই খেলাফত বায়াত করতে হবে ভালো করে জানুন আল্লাহর নবী সাল্লাম বায়াত নিয়েছেন ঠিক এত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ নবীর মৃত্যুর পরে আল্লাহ নবীর লাশ পর্যন্ত তিন দিন পর্যন্ত দাফন করা হয় নাই কি জন্য কোন খলিফা নাই কোন ইমাম নাই লাশ পড়ে আছে এরপরে মুসলিমরা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তানহুকে খলিফাতুল মুসলিম নিযুক্ত করলেন এরপরে তার কিন্তু বায়াত দেওয়া হলো এরপরে নবীর লাশ দাপন করা ঠিক কিনা আবু বকর যখন খলিফা হলেন তারপরে মুসলিমদের মধ্যে আর কোন খলিফা ছিল খলিফা কয়জন আর বকরের পরে খলিফা কয়জন অমর একজন অমর পরে খলিফা কয়জন ওসমান একজন ওসমানের পরে কয়জন একজন আলী এরপরে আরেকজন দাবি করলে গন্ডগোল আছে ঠিক না কারণ আল্লাহ নবীর নির্দেশ আছে ইদা বু হইয়ালে খলিফা তাইনে মুসলিমদের একজন খলিফা থাকা অবস্থায় যদি আরেকজন খলিফা বের হয় ফাক্তুল আখরামিন হুমা তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো কি করে ফেলো এই আমাদের দেশে বায়াতের হাদিস তো আছে ঠিকই এই যে মুসলিম খলিফার অধীনে বায়াত দিতে হবে এটা ফরজ এটা কি বোকারের একটা অধ্যায় আছে আল ইমাম উজ্জুন্না ইমাম ঢাল ইমাম কি এইটাকে মুসলমানদের থেকে চিন্তাই করে খ্রিস্টানরা নিয়ে গেছে এখন খ্রিস্টানদের ইমাম আছে ঠিক কিনা খ্রিস্টানদের পোপ আছে একটা পোপ মারা গেলে দুনিয়ার খ্রিস্টানদের আলেমরা একত্র হয় তারপর আর একজনকে বানায় এরকম ভাবে একজনার নেতৃত্বে গোটা দুনিয়ার খ্রিস্টানরা চলে ঠিক কিনা এটা ছিল মুসলিমদের সম্পদ ওইটাই হল খেলাফত বায়াত আল্লাহ নবীলাম বায়াত নিয়েছেন সেই বায়াতগুলো দেখেন ইতিহাস তালাশ করে কিসে বায়াত নিয়েছিলেন আল্লাহ নবীলাম মুসলিমদেরকে বায়াত নিয়েছেন ইসলাম গ্রহণ করার জন্য বায়াত নিয়েছেন তাদেরকে শেরেক মুক্ত করার জন্য বায়াত নিয়েছেন মুসলিমদের মুক্ত করার জন্য আল্লাহর আল্লাহর নবী মদিনার থেকে মদিনা থেকে চোদ্দশো সাহাবিদেরকে নিয়ে আসলেন মক্কার কাছাকাছি হোদাই বিয়া পর্যন্ত অমরা করার জন্য আসলেন মক্কার লোকেরা বাধা প্রদান করল আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা অমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই ওসমান মক্কায় গেলেন মক্কার লোকদেরকে বুঝাইলেন মক্কার লোকেরা একটা খবর ছড়াই দিল ওসমানকে হত্যা করা হয়েছে উদ্দেশ্য হল মুসলমানদের শক্তি পরীক্ষা করা যদি দুর্বল হয় তাহলে এইবারে হামলা করে শেষ করে দাও ওরা মক্কার লোকেরা ঈদের সময় কোরবানির সময় যখন ছুরি ধারায় এরকম ওদের তরবারিতে ধার দিচ্ছিল আর খবর ছড়াইয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহ নবী সাল্লাহামের তাবুতে যখন এই খবর গেল তিনি তাবুর থেকে বেরিয়ে আসলেন জোরে ডাক দিলেন ইয়া সাবা সাজারা ওহে গাছের নিজ অবস্থানকারী সাবিরা চলে আসো খবর এসেছে ওসমানকে রেখে হত্যা করা হয়েছে আসলে কি ওসমান হত্যা হয়েছিল তাহলে বোঝা গেল নবীরা গায়েব জানা ঠিক কিনা নবীদেরকে আল্লাহ তারা যখন জানায় তখন জানে এর আগে জানতে পারে না আল্লাহর নবী বলেন হে গাছের অবস্থানকারী সাহাবির আসো ওসমানকে হত্যা করা হয়েছে আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো যুদ্ধ করে মক্কা বিজয় করে ছাড়ব অথবা সকলেই শহীদ হয়ে যাব একটা প্রাণী আমরা মদিনায় ফিরে যাব না কে কে রাজি এসব বায়াত করো আল্লাহ নবী হাত রাখলেন সাহাবাইক রাম নবীর হাতের উপর হাত রাখলেন চোদ্দশো হাত পর্যায়ক্রমে নবীর হাতের উপর পড়লো আল্লাহ বায়াত নিলেন এই বায়াতে আল্লাহ খুশি হলেন কোরআনুল করিমে এই বায়াত মোহর লাগিয়ে দিয়েছে কোরআন বলছে আল্লাহ পরে সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতের হাত রেখে করছিল তাদের হাতের উপরে আল্লাহর স্বয়ং নিজের হাত ছিল এই বায়াত পাওয়া গেছে এই বায়াত দিয়ে দলিল পেশ করেছে পীর মুরিদির বায়াত এই বায়াত কোন পীর মুরিদির বায়াত ছিল এই বায়াত ছিল একজন মুসলিমের খবর শুনলেন তাকে হত্যা করা হয়েছে আজকে হাজার ওসমানকে গোয়ান্তানাম বে নামক কারাগারে বন্দি করে নির্যাতন করা হচ্ছে পানিতে চুবিয়ে মারা হচ্ছে কঠিন নির্যাতন করে মারা হচ্ছে এই জন্য কোন বায়াত আছে এই বায়াত নিয়ে গেল পৃষ্ঠারা চিন্তাই করে আমার কাছে একটা বই আছে এখানে একজন পীরের ছয়শো ছত্রিশ জন খলিফার তালিকা আছে এখানে কয়শো অথচ মুসলিমদের খলিফা দেবে কয়জন এই যে খলিফা খেলাফত দিল বায়াত নিল দলিল আছে না দলিল না হলে কেমনে বলে ফরজ চরমরায় পৃষ্ঠের বই মাওয়াজে এই বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠে বলা আছে পীরের কাছে মুড়ি ধোয়া ফরজ কি বলছে পীরের কাছে মুড়ি ধোয়া ফরজ এরপরে ওই পৃষ্ঠা রিসার দিকে লাগছে কারো যদি দুইজন পীর হয় লাগছে দো উর্দুতে লাগছে দো পীর দো ডানা পাকারকে আর তুমি বেসতে মেলে জায়গা কুই হরজনে হি তোমার যদি দুইজন পীর থাকে দুই পীরে দুই ডানা ধরে তোমাকে বেসতে নিয়ে যাবে কোনো অসুবিধা নাই আমার ভাইয়েরা এইরকম ভাবে আমাদের এখন এই দলিলগুলো আসলো থেকে এরা যে দলিলগুলো দেয় দলিল আছে নিশ্চয়ই সেই দলিলগুলো কোন দলিল ওই হাদিসে আছে মান মাতা সাফি অনুকে বাইয়া যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার গরদানে বায়াতের রশি নাই বায়াতের রশি খুলে দিল সে ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো এই হাদিসগুলো এনে পীর মুদি বয়াত নাই এই হাদিসগুলোকে পীর মুদি বয়াতের জন্য না মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য মুসলিমদের একজন খলিফা থাকবে একজন ইমাম থাকবে সেই ইমামের জন্য বয়াত দেওয়ার কথা বলা কোনটা বলা হয়েছে এখানে মুসলিমদের জাতীয় বিষয় এটাকে চিন্তাই করে নিয়ে চুরি করে নিয়ে ডাকাতি করে নিয়ে এই পীর মরিদের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলিমদেরকে খেলাফতের অবস্থা সম্পূর্ণ ভুলিয়ে দেওয়া হয়েছে এখন যদি মুসলিমদেরকে বলা হয় স্কুলে পরীক্ষা আসে চারজন খলিফার নাম লেখো হয়তো লাগবে চারটা দর্জির নাম আর নইলে লাগবে চারটা পীরের খলিফার নাম ঠিক কিনা আমার ভাইয়েরা মুসলিমদের খলিফা ছিল আবু বকর অমর ওসমানরা একজন মুসলিমদের লিডার থাকবে সেইটা সম্পর্কে বলা আছে ইমাম ইমামুজ্জুন্না বোখারি হাদিস বা ইমামুল কিতাবুল জিহাদের মধ্যে বাবুন আলী ইমামুল জুন্না ইমাম ঢাল ইউকাতি আল্লাহ রসুল বলেছেন ইমাম হচ্ছে ঢাল মুসলিমদের ইমাম থাকবে ঢালের আড়ালে থেকে যেমন যুদ্ধ করে মুসলিমরা সেরকম ভাবে সমস্ত মুসলিমরা ঐক্যবদ্ধ ভাবে একজন ইমামের নেতৃত্বে যুদ্ধ করবে এইরকম যদি ইমাম থাকত আজকে সারা বিশ্বে মুসলিমদেরকে মারার জন্য কেউ সাহস করতে পারত ইতিহাস পড়ুন আল্লাহর নবীর যুগে আল্লাহ নবীর যুগে কিরকম হচ্ছিল আল্লাহ নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন তবুকের যুদ্ধের জন্য নাম নেওয়া হচ্ছে গরমের মৌসুম খেজুর পাকার মৌসুম আল্লাহ নবী পরিষ্কার করে দিলেন এই যুদ্ধে সবাইকে যেতে হবে আল্লাহ নবী নাম নিচ্ছেন একের পর এক নাম বলা হচ্ছে এই সময় একজন মহিলা নিজের দুধের সন্তানকে পেশ করেছে বলছি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার পরিবারে আমার সন্তানরা আগে যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার স্বামী সাহায্য বরণ করেছে আমার ভাইগুলো শহীদ হয়ে গেছে আমার বংশে এই দুধের সন্তান ছাড়া তো আর কেউ নেই এটাকে আপনি কবুল করুন আল্লাহ রসুলাম আমার মহিলা সাহাবি আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি বাচ্চাদের খেলার জন্য নয় তোমার এই শিশু না তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘুরাতে পারবে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছি আরসুল্লাহি আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘুরাতে পারবে না কিন্তু আমি এটা জানি আমার শিশু তীর তরবারি খেতে পারবে ঢাল হতে পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর মারবে আপনাকে উদ্দেশ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে ঢাল সব পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা হবে আমি সেজন্য দান করে ধরে বলুন এই ছিল মুসলিমদের অবস্থা এই দৃশ্য দেখল রোমের গোয়েন্দারা যাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হচ্ছিল গোয়েন্দাকে রোম সম্রাটকে বলল রোমের সম্রাট খবরদার মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার দুঃস্বপ্ন দেখা দরকার নেই রোমের সম্রাট জিজ্ঞেস করে ব্যাপার কি মুসলিমদের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি না সৈন্য সংখ্যা অনেক কম বলে তাহলে কি তাদের অস্ত্র বেশি অস্ত্র অনেক কম বাহরে তাহলে কি তাদের গায়ে শক্তি বেশি বলার শক্তিও তো কম রোম সম্রাট রাগ করলেন অস্ত্র আমাদের বেশি শক্তি আমাদের বেশি আমাদের জনবল বেশি কেন ভয় দেখাচ্ছ কেন আমার সাহস ভেঙে দিচ্ছ গোয়েন্দারা বলল হা অস্ত্র তোমার বেশি সৈন্য তোমার বেশি শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের প্যারা যত প্রিয় মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় জেনে বলুন সুহার বীর হ্যাঁ স্লোগান দিবেন জোরে জোরে আর স্লোগানের মধ্যে আমি সকল বিধান বাতিল করো ওই বিধান কায়েম করো আল কোরআনের আলো সংসদে জ্বালো ঠিক কিনা ঘরে ঘরে জ্বালাইবেন থেকে সংসদে যদি কোরআন না থাকে ঘরে ঘরে জ্বালান যাবে ওই তো সংসদ থেকে আইন পাশ করবে যে ঘরে ঘরে জ্বালান যাবে না এই জন্য খুচরা মুচরা করার দ্বারা কোথায় দাঁড়াইতে হইবে সংসদের কারণে এইখানে আল্লাহ বসে আছে কতগুলো কি বসে আছে বলে ওই আল্লাহদেরকে বর্জন করতে হবে ঠিক কিনা হ্যাঁ। ওদেরকে উৎখাত করে ওইখান থেকে কোরআনের বিধান চালু করতে হবে ঠিক কিনা হ্যাঁ। আর সেই বিধান চালু করার পদ্ধতি সুন্না পদ্ধতি নবীর পদ্ধতি ঠিক কিনা হ্যাঁ। নবীর পদ্ধতি বলতেছিলাম সেই পদ্ধতি কি ছিল সেই পদ্ধতি আমির থাকবে সে আমির নেতৃত্বে জেহাদ হবে কি হবে আমর কুম্বে বিল জামা আব ইসলামী আত্মা আবিল হিজরত ওয়াল জিহাদ জেহাদের নাম শুনলে যখন খারাপ হয়ে যায় ও আমার ভাইয়েরা কোরআনের জেহাদ আছে হাদিসের জেহাদ আছে আল্লাহ নবী জেহাদ করেছেন লড়াই করেছেন বাতিল করার ক্ষমতা কারো আছে এই জন্য মনে রাখতে হবে দিন কায়েমের একমাত্র পথ এটাই সেভাবে আমাদের তৈরি হতে হবে তা আমি বলছি না এই কথা এখন আপনি একটা বোম্বের দিয়ে স্থান কায়েম করবেন এই জন্য সুন্দর পরিকল্পনা নিতে হবে আল্লাহ নবী যেভাবে দিন কায়েম করেছেন সেইভাবে দিন কায়েমের বাস্তব আমাদের দিতে হবে আমাদের ভয় পেলে চলবে না আজকে আমাদের সবাই একটা ভয় দেখায় আমাদের কি আছে আমাদের ভারতের দুশ্মন আমাদের দুশ্মন এই ভারতের তিরিশ লক্ষ সৈন্য আছে ওদের কাছে বিমান আছে আমেরিকার মেরিন সৈন্য আছে পারমাণবিক বোমা আছে আমাদের কি আছে অমুসলিম জাতি আমি তোমাদের ইতিহাস বলতে চাই আল্লাহর নবীরা যতগুলো যুদ্ধে লাভ করে জয়লাভ করেছেন সমস্ত যুদ্ধে মুসলমানদের শক্তি কাফেরদের তুলনায় বেশি ছিল না কম ছিল কম ছিল বদরের যুদ্ধে মুসলিমদের সৈন্য শক্তি কাফেদের চেয়ে বেশি না কম ছিল অমুসলিম জাতি তোমাদের শক্তির উৎস থেকে এই জন্য আল্লাহর নবী খয়বরের যুদ্ধের আগের রাত্রে বললেন কালকে আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে এবং সেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে ওমর বিন খত্তাব বলেন আমি সারা রাত্র দোয়া করলাম যেন সকালবেলা আমার নামটা ঘোষণা করা হয় ফজরের সালাম ফিরিয়ে আল্লাহর নবী বললেন আলী কোথায় বুঝতার বাকি রইল না সেই লোকটাকে সাহাবিরা বলেন ইয়ারসুল্লাহ তার চোখ উঠেছে চোখে অসুস্থ হয়েছে আসতে পারে নাই আল্লাহ নবী ডাকলেন লালা লাগিয়ে দিলেন ভালো হয়ে গেল এরপরে আল্লাহর নবী আলীর হাতে ঝান্ডা দিয়ে বললেন খয়বরের যুদ্ধের কমান্ডার তোমাকে বানানো হলো আলী যুদ্ধ করতে করতে ওনার ঢাল ভেঙে গেল খয়বরের দুর্গের লোহার গেটটাকে থাবা দিয়ে এবারে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন আল্লাহর নবী যুদ্ধের পরে জিজ্ঞেস করল আলী শুনতে পেলাম তোমার নাকি এক পর্দা ঢাল ভেঙে গিয়েছিল কেমনে যুদ্ধ করেছ আলী বলেন আল্লাহ আমার ঢাল যখন ভেঙে গিয়েছিল আমি যখন খয়বরের দুর্গকে থাবা দিয়ে ঢাল বানিয়েছিলাম আল্লাহ রসুল সাল্লাম বললেন এখন একটু উঠাও এবারে আগের মতো বাম হাতে থাবা বাড়লেন উঠানো সম্ভব না ডান হাত দিয়ে থাবা মারলেন উঠানো সম্ভব না দু হাত দিয়ে চেষ্টা করলেন উঠাতে পারছেন না লজ্জা পেলেন আল্লাহ রসুল লজ্জা পাওয়ার কারণ নেই আমি তোমাকে এটা বোঝাবার চেষ্টা করছি ওই খায়বারের যুদ্ধে তুমি যখন থাবা দিয়েছিলে হাতটা ছিল তোমার শক্তি ছিল স্বয়ং আল্লাহর জন্য বলুন সুহান আল্লাহ মুসলমান শক্তি দেওয়ার মালিককে কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তারা বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন কে দান করেছেন ওই মুসলিমদের মধ্যে কোন শিরিক ছিল না বেদাত ছিল না নবীর তরিকা যেটা ছিল সেটাই তারা মেনেছেন এই জন্য আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন মুসলমান তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চ আসনে ইন কুনতুম মুমিনিন শর্ত যদি কি হতে পারো মমিন হতে পারো একজন মমিন ইব্রাহিম আলাই ইসলাম দাঁড়িয়ে আছেন কুফফাদের বিরুদ্ধে ওর যুগে মূর্তি পূজা করতে এরকম মূর্তি না ওই সময় মূর্তি পূজা করতে আল্লাহকে পাওয়ার জন্য উনি দেখলেন লোকেরা মূর্তি পূজা করে লোকদেরকে বুঝান দরকার লোকেরা মেলায় চলে গেল কুড়াল নিয়ে মূর্তিখানায় ঢুকলেন দেখলেন মূর্তির সামনে অনেক দামি দামি খাবার আমার দেশে খাবার দেয় না হিন্দুরা পূজা দেয় যখন খাবার দেয় ইব্রাহিম আলাহাম দেখলেন মূর্তির সামনে অনেক দামি খাবার আছে গিয়েই তো রাগ ওঠে নাই বলে খা খা আলা তা কুলুন খা খা খা খায় না মারছে থাপ্পর দরবার মিলিয়ে মিলিয়ামিন ডান হাতে থাপ্পর মারলেন ডান হাতে থাপ্পর মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায় পাথরের মূর্তি নিজে ব্যথা পাইলেন এবার রাগ ভালো করে উঠল কুড়াল হাতে নিলেন কুড়াল নিয়ে মূর্তির মাথায় এক একটা বাড়ি মারেন মাথা ভাঙেন হাত ভাঙেন পা ভাঙেন এরপরে বড় মূর্তির মাথায় কুড়াল লটকে দিয়ে উনি সরে পড়লেন লোকেরা মেলার থেকে এসে যখন দেখলো সর্বনাশ হয়ে গেছে চলে গেল নমরুদের কাছে নমরুদকে গিয়ে বলে নমরুদ সঙ্গে সঙ্গে চলে আসলো তাপসিরে লেখে নমরুদ দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করে সর্বপ্রথম যে বক্তব্যদের তা ছিল এই হালমিন ফাতানিয়াজকুরু আলে হাতানা এই এলাকায় কি এমন কোন যুবক আছে যেই যুবক আমাদের মূর্তিগুলো শুনো ধরে দেখে না মূর্তিগুলো সমালোচনা করে কেন যুবকের প্রশ্ন আসলো কারণ নমরুদের এমনি দুনিয়ার জ্ঞানে ভালোই জ্ঞান ছিল নমরুদ দেখল কোন ঝড় তুফান হয় নাই কোন ভূমিকম্প হয় নাই কোন যুদ্ধ বিগ্রহ হল না এই মূর্তিগুলোকে ভাঙলো নিশ্চয় এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা এই মূর্তির সমাজকে পরিবর্তন করে মূর্তি পূজাকে বন্ধ করে তাও হেদের সমাজ প্রতিষ্ঠার জন্য এক নতুন আন্দোলন নতুন সংস্কার নতুন বিপ্লবের সূচনা হয়েছে আর সেই বিপ্লব শুরু হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে আর এরকম পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে একজন যুবকের মাথায় সেজন্য নম্র করতে পেরেছে আছে কোন যুবক যে যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না সঙ্গে সঙ্গে লোকেরা বলল হা ইব্রাহিম একজন যুবকের নাম শুনেছি যে এই যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না মূর্তির সমালোচনা করে ইউকারুল ইব্রাহিম সেই যুবকের নাম কি লোকেরা ইব্রাহিমকে ধরে আনলো তৌহিদ মোমিন ভয় পায় না মর্দে মোমিন বাতিল সে হরগজ খোফ খা সকতা নেই সর কটা সকতা হয় লেকিন সর চুকা সকতা নেই মোমিনরা বাতিলকে ভয় করে না ভয় করে কাকে ইন্না সালাতি ওয়া নুসুকি হে মমিন তোমরা বলো আমার জীবন আমার মরণ আমার সবকিছু কার জন্য জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ সেটাই করেছ আল্লাহ বদের হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন প্রথম আল্লাহ শেষ আল্লাহ আমার জীবন আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য সবকিছু কার জন্য আর সবকিছু কি করছে প্রথম বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বলে নওয়াজ আমার ভাইয়ের লোকেরা এব্রাহিম আলাই ইসলাম দাঁড়িয়ে গেলেন এবারে লোকেরা জিজ্ঞেস কর তুমি মূর্তিগুলো কেন ভাঙলা উনি বলেন বালফা আলাহম কাবির হুম হাবা ওই বড় মূর্তি করে চোখে জিজ্ঞেস কর এবার লোকেরা বলল ইব্রাহিম তুমি তো জানো এগুলো কথা বলতে জানে না এব্রাহিম আসলাম সুযোগ পেলেন সঙ্গে সঙ্গে তাও হেঁটে বয়ান দিচ্ছেন ও আমার জাতি কেন তোমরা পূজা করছে এমন জিনিসের যে কোনো কিছু রক্ষা করতে পারে না নিজের উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না নিজের সামনে থেকে খাবার নিয়ে গেলে ফিরাইতে পারে না দেখেন না ঢাকা কয়েকদিন কি হলো মূর্তির শাড়ি চুরি হয় স্বর্ণনগর চুরি হয়েছে কিনা মূর্তির শাড়ি ল্যাংটা করে শাড়ি নিয়ে যাচ্ছে রক্ষা করতে পারে না ওর গায়ের থেকে স্বর্ণনগর নিয়ে যাচ্ছে রক্ষা করতে পারে না কেন তোমরা এমন দিনে পূজা করছো আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আরদা ইব্রাহিম দাওয়াত দিচ্ছেন কোন ভয় নেই মমিনরা ভয় করে কাকে গোটা দুনিয়ার সামরিক শক্তি রাজনৈতিক শক্তি জনশক্তি অর্থশক্তি অস্ত্রবল সব একদিকে আর একদিকে একজন মুমিন দাঁড়িয়ে আছে এই জন্য আল্লাহ তারা বলেছেন ইন্না এব্রাহিমা কানা উম্মতান কানিতা এব্রাহিম একটা উম্মা ও আমার যুবক ভাইরা এব্রাহিম তো একজন লোকের নাম কেন আল্লাহ উম্মা বললেন কারণ হচ্ছে বাতিল একদিকে দাঁড়িয়ে আছে আর একদিকে কামত পর্যন্ত যারা তৌহিদের দাওয়াত দিবে হকের দাওয়াত দিবে তাদের প্রতিনিধি হয়ে একা ইব্রাহিম দাঁড়িয়ে আছে তার সঙ্গে আছে কামত পর্যন্ত যত মানুষ তৌহিদের দাওয়াত দিবে সমস্ত যুবকরা তার সঙ্গে আছে এই জন্য আল্লাহ বলেছিলেন না ইব্রাহিমা কানা উম্মতান কনেতা ইব্রাহিমকে একটা উম্মা বলা হয়েছে আমার ভাইয়েরা আজকে সেই ইব্রাহিমের মতো এব্রাহিমের মতো যুবক দরকার যারা বলবে না আমাদের কোনো শক্তি নাই আমরা গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র বাদ দিয়ে ইসলাম কায়েম করার কোনো সুযোগ নেই আমাদেরকে এখন যদি আমরা কোরআনের কথা বলি আমাদেরকে গুলি করবে ও আমার ভাইয়েরা সাহাবায় একরাম ইতিহাস পড়ো সাহাবায় কেরামদের মদিনায় যখন খবর পৌঁছানো হলো ইন্নান্নাসাউলকুম তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ করেছে ভয় করো কেন সব মেরে ফেলবে সাহাবা একরাম ভয় পেয়েছিলেন কোরআন বলছে ফাজাদ ইমানা তাদের ইমানের সত্যি আরো বৃদ্ধি পেল তারা বলে হ্যাঁ এটাই তোমরা চাচ্ছি আমরা শাহাদতকে শাহাদতকে চাই আমরা শাহাদতের সুযোগ পাবো এই বলে তাদের ইমান আরো বৃদ্ধি পেল কাফেরা ভয় পেয়ে গেল ঠিক কিনা বাতিল ময়দানি আসে নাই ইতিহাস পর আল্লাহ নবী সাল্লাম ওহুদের যুদ্ধ করছেন এই সময় একজন যুবক এসে বলছে ইয়া রাসুলাল্লাহ এই আমার যৌবন এই আমার শক্তি এ আমার বাহু এ আমার চেহারা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আল্লাহ কি পুরস্কার দিবেন আল্লাহ রসুল সাল্লাহ জান্নাত বলে তাই জান্নাত এই বলে তিনি কয়েকটা খেজুর বের করে খাওয়া শরীরের কোমরটা সোজা করে নেই এরপরে খেজুর ছুঁড়ে মারলেন এতগুলো খেজুর খেতে হলে আমার অনেক সময় দেরি হয়ে যাবে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে তরবারে নিয়ে কালো ম্যাগের ভিতরে চন্দ্র যেমন ঢুকে পড়ে কুফফারদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন তরবারি নিয়ে যেদিকে যাচ্ছে কুফফারদেরকে কচুর মতো কেটে লাশ বানিয়ে ফেলছে সাহাবাহিকরা ডাকে ও যুবক কোথায় যাচ্ছে আমাদের কাতারে চলে আসো যুবক ফিরে তাকালো চেহারায় রক্ত ঠোঁটে হাসি বলছো আমার ভাইয়েরা আমাকে বাধা দিও না আমি ওহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি আমাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দাও ভাইয়েরা আমার শহীদ হয়ে গেল জান দিয়ে দিল এ হচ্ছে আমাদের পূর্বের ইতিহাস সাহাবা কেন্দ্র ইতিহাস যারা আল্লাহর জন্য জীবন দিতেন আল্লাহর জন্য যারা রাজি খুশি করতে আল্লাহকে খুশি করার জন্য জীবন বিলি করতেন আর আমরা ভয় করি কি আমরা কোরআনে আয়াত পড়ি থেকে অর্ধেক পড়ি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তালা মমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময় কিসে বিনিময়ে এই পর্যন্ত পারলে কুফারা খ্যাপে না এই জন্য এই পর্যন্ত পরে কি করে ইন্ডিয়া যেমন ফারাক্কার বাদ দিয়ে পানির স্রোত একদিকে নিয়ে গেছে ঠিক তেমনি ভাবে কোরআনের এই আয়াতটা অনেকেই পড়ে অনেকেই ইসলামের কাজ করে এই আয়াতটা পরে আল্লাহ তালা মোমিনদের মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতে বিনিময়ে এরপরে কি করতে হবে তোমার আয়াত কি শেষ হয়ে গেছে আয়াত শেষ হয় না ধোকা দিবেন না খবরদার একদল ফকিরেরা পরে কি পরে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন ওয়াইল দুজক মুসল্লিদের জন্য নামাজ পড়ে যারা মুসল্লি তাদের ওয়াইল দুজক কোরআন আয়াত অসুবিধা কি এরপরে সামনে আর পড়ে না সামনে বাদ দিয়ে দিল কোরআনে আছে সালাতের ধারে কাছেও যেও না এই বন্ধু পরে থেমে গেছে যায় আছে সামনে আছে ওয়ান তুম সুকুয়ারা মাতাল অবস্থায় পড়ে না ওই লোকগুলো যেরকম ভাবে কোরআনের একটা অংশ পড়লো আর একদল আছে পীরের মরিদরা এরকম গুস্ত আছে আর কোরআন পড়তে পারুক না পারুক এই ভুল যেগুলো আছে ওদের স্বার্থ যেগুলো কি প্রস্তুত আছে কয় অপ্তা কইলেন ওসিলা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো সে ওসিলা কি পীর আমার ভাইয়েরা তাফসির এমনি কাছে খুলে দেখো পরিষ্কার লেখা আছে ওসিলা মানে কি আল্লাহর নবী যে ব্যাখ্যা দিয়েছেন আমরা কি সেই ব্যাখ্যা মানবো না কোনো পীরের দেওয়া ব্যাখ্যা মানবো নবীর ব্যাখ্যা হচ্ছে অবতাবের ওসিলা আইবে তাহি হবে আমার নির্দিহি ওসিলা হচ্ছে আল্লাহর এবাদত আল্লাহ যে আমলগুলো পছন্দ করেন নামাজ রোজা হজ জাকা তাহাজুদ নফল সৎকা জেহাদ এগুলো আছে এই জন্য ওখানে বলা ওই এত বলা আছে অবতাগু ইলাইহিল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ কি আছে আল্লাহ রাস্তা জেহাদ করোটা বাদ কারণ এই কথা শুনলে কুফাররা খেপে যাবে ঠিক এরকম ভাবে এখানেও বলা আছে নিশ্চয় আল্লাহ তালা মোমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে ইউকাতিলু নাফি সাবিল্লাহি তারা আল্লাহ রাস্তায় লড়াই করে লড়াই করে কার রাস্তায় এই জানমাল কিনে নিয়েছেন কেমন এইভাবে এখন তুমি আয়াত পড়লা আর তোমার ইসলামে লড়াই নাই মারামারি নাই কাটাকাটি নাই আমার ভাইয়েরা কুফফারদের সঙ্গে মারামারি করাও সুন্দর ঠিক না নবীর সুন্না নবীর তরিকা বোঝা গেল মারামারি করতে হবে আমার দেশে বুজুর্গির মাপটা ঠিকই আমাদের হুজুর এত বড় বুজুর্গ একটা মুরগি জমাই করত ভয় পায় জোরমান নওয়াজবিল্লা এই হুজুরের শরীর টিপা লাগে মাথা টিপা লাগে আমার ভাইয়েরা আল্লাহ নবীর হাদিস পড়ুন আল্লাহ নবী এতে কালে বসেছেন মাথায় তেল দেওয়ার প্রশ্ন আসলো আল্লাহর নবী মাথাটা নিয়ে হুজরার কাছে আয়েশার কাছে লাগাই দিলেন আয়েশা হুজরার ভিতর থেকে তেল লাগাই দিচ্ছেন কেন নবীর সঙ্গে এতে কালে লোক বসে নাই তারা কি নবীর মাথায় তেল দিতে রাজি ছিল না আল্লাহর নবীর কি খাদেমের অভাব পড়েছিল তোমার খাদেম আছে তোমার শরীরে টেপতে পাও টেপতে দশজন হাত টেপতে দশজন মাথা টেপতে থাকে দশজন এইরকম ভাবে তোমার খাওয়ার ফলের তালিকা এই জন্যই ফোজাইল আয়াজ রহমতুল্লাহ আলাই অনেক বড় পীর সুফি মক্কা মদিনার নাম করা সুফি মক্কায় থাকতেন এই সময় আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই একজন বড় আলেম মহাদ্দিস ফকি তিনি জেহাদের ময়দানে যুদ্ধ করছিলেন এই সময় যখন তাকে বলা হলো হুজুর আপনি কেন কষ্ট করছেন আপনিও পারেন মক্কায় গিয়ে বসে থাকতে এতেকাপ করতে তো তফ করতে এক রাখাতে লক্ষ রাখাতে সব পাইতে পারেন কেন কষ্ট করছেন ইতিহাস পড়ুন ফজাইল আয়াজ রহমতুল্লাহকে উদ্দেশ্য করে আবদুল্লাহ মুবারক চিঠি দেখলেন চিঠির ভাষাগুলো কি সুন্দর মর্মস্পর্শী তিনি বললেন আবেদ মক্কা মদিনায় বসে ইবাদত করছো এক রাখাতে লক্ষ রাখাতে সব পাচ্ছ তুমি বাইতুল্লাহ তফ করছো জমজাম খাচ্ছ মাকাম দাঁড়াচ্ছ সব কিছু করছো ঠিকই কিন্তু তুমি যদি আমাদের এবাদত দেখতে তাহলে তুমি মনে করতে তুমি যে এবাদত করছো করছো ওটা আমাদের এবাদতের তুলনা এবাদত না তুমি খেলনা করছো ছলনা করছো যা কিচ্ছু না কারণ নবী এই সব বাদ দিয়ে বদরে ময়দানে যুদ্ধ করেছেন অহুদে যুদ্ধ করেছেন খন্ডকে যুদ্ধ করেছেন দিন কায়েম করেছেন আর তুমি সেই দিন বাদ দিয়ে এখন গিয়ে মক্কায় বসে জমজম খাচ্ছ লক্ষ্য সব পাচ্ছ আর জেনে রাখো আল্লাহ নবীর দিন লুণ্ডিত হচ্ছে ইরাকে কাশ্মীরে ফিলিস্তিনে চতুর্দিকে আল্লাহর নবীর রেখে যাওয়া সেই দিন লুণ্ঠিত হচ্ছে ধ্বংস হচ্ছে আজকে বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধানকে এক এক করে পরিবর্তন করতে সব পরিবর্তন করা হয়েছে আর তুমি মক্কায় বসে বাদত করছো খানকায় বসে বাদত করছো আবেদাল হারামাইনে লাউ আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতে তালাবু তুমি যদি আমাদের এবাদত দেখতে তাহলে মনে করতে তুমি যে এবাদত করছো এটা কোনো এবাদত নয় এটা খেলোনা ছলোনা আল্লাহর সঙ্গে মজাক করা নবীর সঙ্গে মজাক করা নবীর রেখে দেওয়া দিন ধ্বংস হচ্ছে আর তুমি ওখানে লক্ষ হাজার সব পাচ্ছ জেনে রাখো মান কানা ইয়াখজিবু খাদ্দাহু বিদমুই ফানুহ তুমি যখন এবাদত করতে করতে জজ্বায় আস তখন তোমার চোখের পানি বেয়ে গিয়ে তোমার গিরিবা ভিজে যায় আর চোখের পানি ভালো জিনিস কিন্তু জেনে রাখো আমরা যখন এবাদত করতে গেলে জজবায় আসি যুদ্ধের ময়দানে যখন জজবা আসে তখন চোখের পানি দিয়ে নয় আমরা আমাদের মাথার রক্ত দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের গিরিবাকে ভিজিয়ে ছাড়ি জোরে বলছে তোমার মধ্যে আমাদের পার্থক্য ফাওয়া কানা من كان ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب তুমি যখন এবাদত করতে বসো সাদা ফিনফিনে জুব্বা পাতলা জামা তারপরে দশজনে বাতাস করা লাগে আতর লাগাও গোলাপ লাগাও মেশকাম্বার লাগাও আর শুনে রেখো আমরা যখন যুদ্ধের ময়দানে নামি এবাদত করতে নামি আমাদের গায়ে মোটা কাপড় থাকে লোহার টুপি থাকে লোহার পোশাক থাকে আমাদের আতর হয়ে গিয়া যুদ্ধের ময়দানের ধুলাবালু আর ঘোড়ার পায়ের আগুনের স্ফুলিঙ্গ হচ্ছে আমাদের আতর আমাদের গোলাপ জোরে বলেন সুহান আল্লাহ এরপরে হাতে তাবো তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাদিয়া তোহবা টিফিনকারির বাটি খাওয়ানের বাটি আর যত হাদিয়া তোহবার দস্তা এইগুলো টানতে গিয়ে তোমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয় আর আমাদের ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ তুমি জগৎ বিখ্যাত পীর হতে পারো যখন তুমি মৃত্যুবরণ করবে তোমাকে ল্যাংটা করা হবে কাপড় চোপড় খুলে ফেলা হবে এরপরে নতুন কাপড় দেওয়া হবে আর আমি যদি আল্লাহ রাস্তায় শহীদ হই আমার কাপড় চোপড় খোলা হবে না রক্ত মাখা জামা কাপড় জামাকে দাফন করা হবে কামতের মাঠে যখন আমরা উঠবো আমাদের জখমগুলো তাজা হয়ে যাবে ইয়াস দামান রক্তগুলো তাজা হয়ে ঝরতে থাকবে লৌন হু লৌন উদ্দম ও রি হু রি মিসকে আল্লাহর হাবি ফরমান আল্লাহ রসুল বলেছেন কামতের মাঠে এই জখম খাওয়া লোকেরা শহীদ লোকেরা উঠবে তাদের রক্ত মাখা পোশাক জখম গুলো আবার তাজা হয়ে যাবে রক্তের হবে রং জ্ঞানটা হবে মেশ কম্বারের চেয়ে বেশি বলেন আল্লাহ সেই কাতারে আল্লাহ নবী নিজে থাকবে নিজে জখম হয়েছেন আবু রমন ওসমানরা থাকবে তোমার ওই সাদা ফিন ফিনে জামানে ওঠার কোন সুযোগ নেই আমার ভাইয়েরা এরপরে তিনি লেখলেন তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের সমাগম হবে আর আমার জানাজায় কোনো লোক হবে না জেনে রাখো তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের দরকার আছে তুমি মরে গেছ তুমি মরে গেছো তুমি হতে পারো পীর মরে গেছ কিন্তু জেনে রাখো আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমি জীবিত আমার জানা যায় কোন লোকের দরকার নাই জোরে বলুন এইভাবে চিঠি লেখলেন বুঝা গেল এটা একটা ইবাদত আর আমাদের খানকাওয়ালাদের একটা ইবাদত আজকে এবাদত বদলে গেছে এবাদত আল্লাহ নবী করেছেন সবগুলোই আল্লাহ নবী জুব্বাও পরেছেন লোহার পোশাক পরেছেন পাগড়িও পরেছেন লোহার টুপে পরেছেন অহুদের ময়দানে লোহার টুপি ভেঙ্গে গিয়ে দাঁতে আঘাত করলো তারপর দাঁত পড়ে গেল ওই লোহা বের করার জন্য দুইজন একজন সাবির টান দিলেন দাঁত দিয়ে তার দাঁত পুজো পড়ে গেছে একটু দাঁতে ব্যথা হলে কত কষ্ট পায় ডাক্তারের কাছে দাঁত পাগল হয়ে যায় আল্লাহ নবীর দান দান কেমনে শহীদ হলো সেই চিন্তা করে সময় করলো না আমার ভাইরা সেজন্য বলেছিলাম আজকে মুসলিমরা আয়াত পরে ঠিকই কিন্তু বাদ দিয়ে বাদ দিয়ে পারে কি করে যেই অংশ পড়লে কুফাররা খুশি হয় অতটুকু পরে আর যেই অংশ পড়লে কুফাররা না খোসা সেই অংশ কি করে বাদ দিয়ে পরে ইহার কালিমান কোরআনকে যথাস্থান থেকে ঘুরিয়ে অন্য স্থানে লাগাই দেয় ঠিক কিনা আপনারা আজকে গিয়ে কোরআন খুলে দেখবেন কোরআনুল করিমের সুরায় আলেম সুরায় তোবার একশো এগারো নম্বর আয়াতে কি বলা আছে পরিষ্কার বলা আছে নিশ্চয় আল্লাহ মমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন আনফুসাহম তাদের জান এবং মালকে জান্না জান্নাতে বিনিময়ে ফি তারা আল্লাহ রাস্তায় লড়াই করবে ফাইয়া তুলুনা তারা মারবে আর মরবে এটা পরে কেউ এটা পড়ে না ওই পর্যন্ত আগের পর্যন্ত পড়ে তারপর ফারাক্কা বাদ দিয়ে গাছ চলে বের হওয়া সবাই আল্লাহ রাস্তা বের হয়ে গেছে এইটার নাম আল্লাহ রাস্তা আল্লাহর রাস্তা বুঝতে হবে যে রাস্তায় মারামারি আছে যে রাস্তায় যুদ্ধ আছে যে রাস্তায় কতল আছে সেই রাস্তা আমাদের ফিরে আসতে হবে এব্রাহিম আলাহামের কথা বলছিলাম এব্রাহিম দাঁড়িয়ে আছেন বা ভিতরে ভাষণ দিচ্ছেন বা বাতিলের গোষ্ঠী তার সঙ্গে পারল না এবারে বলল আগুনে ফালাও আগুনে ফালানো হচ্ছে ইব্রাহিমকে সাহায্য করার জন্য জিব্রাইল মিকাইল ইসরাফিলে সাহায্য হয়ে গেল বলল ইব্রাহিম একটু হুকুম করো আমি জিব্রাহল পাখা দিয়ে বাড়ি মারলে সব উড়ে যাবে ইসরাফিল বলল একটু সিঙ্গার ফু দিলে শেষ হয়ে যাবে মিকাইল বলো বৃষ্টি দিয়ে দেয় শেষ করে দেয় এব্রাহিম বলছে আমি তোমাদের জন্য দাওয়াত দেই নাই আমি যার জন্য দাওয়াত দিয়েছি তিনি আল্লাহ সুবাহ দাওয়াত দেবো কার দিকে না কোনো দলের দিকে না কোনো তরিকার দিকে না কোনো পীরের দিকে আল্লাহ তালা বলছেন উদু ইলা সাবিল রব্বিকা বিল হেকমাতিওয়াল মাওয়াজাতুল হাসান আল্লাহর দিকে দাওয়াত দাও দাওয়াত দেবো কার দিকে আল্লাহর পথে দাওয়াত হবে কার দিকে না কোনো তরিকার দিকে কোরআন আল্লাহ স্পষ্ট বলেছেন অমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চার ভালো কথা কার হতে পারে যে ব্যক্তি মানা দায়ী যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আহ্বান করবে কার দিকে আমেরা সলেহান নিজে আমল করবে আমলও করতে হবে তিন নাম্বার বলবো অকালা ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি একজন মুসলিম নাকি আর কিছু আছে আমি চিস্তি আমি কাদেরি আমি অমুক তমুক কিছু লাগান যাবে আমার আমাদের পরিচয় কি আমরা মুসলিম আমরা কি মুসলিম ওদের পুরা আল্লাহ হুকুম মানতে হবে না অর্ধেক মানলে চলবে আপনার বাড়ি একটা মেহমান গেল অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে চলবে বরং কি করতে হবে বলবো এই বেটা পুরা ঢুকলে পুরো বাইরে ঠিক কিনা ঠিক আল্লাহ তারা বলেছেন যারা ইসলামে প্রবেশ করেছ মুসলিম দাবি করো খবরদার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো কি করো অর্ধেক অর্ধেক না আমার দেশে মুসলমান বিভিন্ন ভাবে কুফার তরিকা আছে কেউ সেকুলার কেউ ধার্মিক ধার্মিক হয়ে আবার কেউ পীরের তরিকায় কেউ গণতন্ত্রের তরিকায় বিভিন্ন তরিকায় বিভক্ত হয়েছে সেই জন্য আল্লাহ তালা কোরআনের শুরুতে বলেছেন সুরা বাকার আত্মারাতে বলেছেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আল্লাহ বলছেন অমাহুম মোমেনিন খবরদার ওরা মমিন না ওরা কি না ওরা মমিন না ওরা মুনাফিক ওরা কি ওরা মমিন হয়ে রসুলের তরিকায় চলতো জিকির করবে রসুলের তরিকায় দিন কায়েম করবে কার তরিকায় রসুলের তরিকায় জিকির করবে রসুলের তরিকায় না সালাদ পড়বে যার তরিকায় হজ করবে যার তরিকায় জিকির করবে খেলা বাবার তরিকায় কার তরিকায় রাসুলের তরিকায় দিন কায়েম করবো কার তরিকায় কাজী সব ছাড়তে হবে মুসলিমদেরকে একজন ইমাম বানাতে হবে সেই ইমামের অধীনে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের দিন কায়েম করার জন্য নবীর দিন কায়েম করার জন্য অটল থাকতে হবে সেই রকম যদি মমিনরা দাঁড়াতে পারে আল্লাহ তারা তাদের জন্য বলেছেন কোনো ভয় নাই সাহায্য করা মালিককে এবার এব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ তারা এতক্ষণ পর্যন্ত দেখতে লাগলেন কি হচ্ছে এবারে আল্লাহ তারা বলছেন কুলনায়ারু কোনি বারদাউ সালামান আলা ইব্রাহিম ও আগুন এব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এতক্ষণ পর্যন্ত কেন বলো নাই আল্লাহ তারা বলেন আমার নিয়ম হচ্ছে এই বান্দা যদি সর্বাত্মক চেষ্টা করে সমস্ত ক্ষমতা ব্যয় করে বান্দার ক্ষমতা যখন শেষ হয়ে যায় আমি আল্লাহর সাহায্য তখন থেকে শুরু হয়ে যায় যদি বলেন সুহার আল্লাহ এব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে আগুনে নিক্ষেপ করা হয়েছে এবার আল্লাহ বলছেন এব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যাও অ মুসলমান জাতি যে আল্লাহ রব্বুল আলমিন এব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা ঠান্ডা করে দিয়েছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা আজকে ইহুদি খ্রিস্টানদের সমস্ত বোমাগুলোকে ঠান্ডা করতে পারেন কিনা কিন্তু শর্ত হল আল্লাহ তাহিনু আল্লাহ তাহাজানু আংতুমুল আলাউনা ইংকুম তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চাসনে ইনকুম তুম মমিন যদি পাকা মমিন হতে পারো সেরেক মুক্ত বেদাত মুক্ত মমিন হতে পারো তাহলে আল্লাহ সাহায্য করতে পারেন কিনা আজ বিজু কর ইব্রাহিম কাইমা पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा ও মুসলমান যদি ইব্রাহিমের মতো ইমান তৈরি করতে পারো তাও হেদের ইমান আনতে পারো যে আল্লাহ ইব্রাহিমকে সাহায্য করেছেন সে আল্লাহ এখনো জীবিত আছে শুধু তাই না পর মুসার ঘটনা সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী পালাবার জায়গা নেই আল্লাহ তালা বলে মুসা তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে এবারে সামনে নদী রাস্তা রাস্তা দরকার লাঠি মারো আল্লাহ তো রাস্তা বানিয়ে দিয়েছেন কিনা ঠিক তেমনি ভাবে আজকেও যে মমিনরা সেই মুসার মতো তাও হাইদের ইমান নিয়ে এবার মুসার মতো লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে যে আল্লাহ তালা মুসার জন্য নদীতে রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ তালা আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকা আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা কালিম হো আগর মারে কা আজমা কুই তাজ বি আতি হ্যায় কোহে তুর সে বাঙ্গেলা তাকাব ও মুসলমান জাতি মুসার মতো লাঠি নিয়ে যদি আবার ময়দান আসতে পারো ওদের কাছে লক্ষ লক্ষ ট্যাঙ্ক আছে বোমা আছে মুসলিমদের হাতে বাস আছে ঠিক কিনা আসতে ঝামি বড় আল্লাহ তারা সাহায্য করতে পারেন কিনা ইতিহাস বলে পরে ইউসুফকে জোলায়কা সাতটা দরজা বন্ধ করে বলল হাই তালাক আসো ইউসুফকে বসে বসে দোয়া করেছিল দৌড় দিয়েছিল কেন দৌড় দিলেন ও যুবকেরা ভালো করে শিক্ষা গ্রহণ করো ইউসুফের তো জানা ছিল চতুর্দিকে দরজা চতুর্দিকে দেওয়াল সামনে দরজা বন্ধ সাতটা দরজা বন্ধ তারপরে কেন দৌড় দিচ্ছেন ইউসুফ শিক্ষা দিলেন আল্লাহর নুসরত আসার জন্য তোমার সর্বচেষ্টা ব্যয় করতে হবে আমার ক্ষমতা আছে এই দরজা পর্যন্ত যাওয়ার এরপরে আল্লাহর ক্ষমতা এই জন্য তিনি দৌড় দিলেন দরজা পর্যন্ত গেলেন আল্লাহ ইউসুফ তোমার ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার এরপর তোমার ক্ষমতা নেই এরপরে আমার আল্লাহ নুসরা শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে একটা নয় দুটো নয় সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন যারা বলেন সুভার আজকেও যে মুসলিমরা নিজের ক্ষমতা তৌহেদিন ইমান নিয়ে আল্লাহ ভরসা করে দিন কায়েমের জন্য নবীর তরিকায় চলে তাহলে আল্লাহ সাহায্য করতে পারেন কিনা সেই জন্য এহুদি খ্রিস্টান তরিকা বর্জন করতে হবে কিনা গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো মুসলমান তরিকা না সবা মুসলিম তরিকা গণতন্ত্র কাদের তরিকা এইগুলো বর্জন করে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে এক খলিফার অধীনে আসতে হবে তারপরে দিন কায়েমের চেষ্টা করতে হবে সাহায্য করা মালিককে আমার যুবক ভাইয়েরা কোরআন তোমাদেরকে আহ্বান করছে যুবকেরা তোমাদের কি হলো মমিনরা তোমাদের কি হলো তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করছো না যুদ্ধ করছো না অল মুস্তাদ আফিনা মিনার রেজালে অন্নিসায় অল বেলদান আর আর অসহায় শিশু নারী আর বৃদ্ধ পুরুষরা অসহায় পুরুষরা ফরিয়াদ করছে ফিলিস্তিন থেকে ইরাক থেকে কাশ্মীর থেকে আরাকান থেকে চতুর্দিক থেকে আর বলছে রব্বানা আখরেজ নামিন আমাদের রব আমাদেরকে জালেম দোষিত জনপদ থেকে রক্ষা করো আমাদেরকে বাঁচাও অজ আল্লাহ মিল্লাদুলকে ওলিয়া অজ আল্লাহ মিল্লাদুলকে নাসিরা আমাদেরকে দেওয়ার জন্য অলি সাহায্যকারী নেতা আমাদেরকে দাও সাহায্যকারী এই আল্লাহ রহমান আসছে সারা দেওয়া দরকার আছে না নাকি ফেরেস্তারা সারা দিবেন তোমাদেরকে সারা দিতে হবে ফের বার করে নি হে যাহা কি রাহবরি উৎখোদাকে নাম লেকার ফের আলমপুর দারেবান ও যুবকেরা আবার তোমাদেরকে সালাহদ্দিন ইউবি মোহাম্মদ বিকাশ সাহেব তারেক বিন আর সেই হারদের মতো হুঙ্কার ছেড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে তোমার সামনে বাধা আসবে সে বাধার পাহাড়কে ডিঙ্গিয়ে দিতে হবে তন দিয়ে বাদে মুখালিফ সে না ঘাবরায় কাপ ইয়ে তো চলতি হয় তু যেমন চৌরানে কে লিয়ে ও যুবকেরা তোমরা হচ্ছে সেই ঊর্ধ্ব গগনের বাদ পাখির মতো যে কারো বৈশাখী একদিকে ভয় পায় না বরং বাতাসের তালে তালে আর ঊর্ধ্বে চড়তে থাকে ঠিক মমিনরা তেমনি ভাবে বাতিলের বিমান বহর দেখে বাতিল অস্ত্র দেখে ভয় পাবে না আরো সামনে বাড়বে শাহাদের তামান্নার সামনে পাবে জীবন দিয়েছেন কে আল্লাহ বিলির করবো কার জন্য শহীদ হবো কার জন্য আবার আসো সবক পর ফের সদাকত কা আদালত কা সজাত কা লেয়া জায়গা কাম তুঝসে দুনিয়াকে ইমামত কা সেজন্য আমি শুরু থেকে বলেছি এবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা কি কি সেরেক মুক্ত হতে আর কি হতে হবে রাসুলের তরিকা মতো এত্তেবা শূন্য হতে হবে রাসুলের তরিকা কি রাসুল কি বসে বসে দোয়া করেছেন লড়াই করেছেন আল্লাহ নবী যুদ্ধ করেছেন আল্লাহর নবী বেশি বুজুর্গ ছিল না আমাদের কৃষকরা বেশি বুজুর্গ আল্লাহর নবীর উপরে কোরআন নাজির হতে লাগলো আল্লাহর নবীর ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন আল্লাহ তারা বললেন জামাহু হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করা দরকার নাই সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি আল্লাহ এরকম নবী তাহাজ পড়ছে আল্লাহকে একটু ঘুমান আবার নবীর সামনে বসে কথা হচ্ছে একজন সাবির জোরে কথা বললেন ওহিনাজর হয়ে গেল হে ইমানদারুল খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না এমনটা যদি করো তোমাদের জীবনের সমস্ত আমল নামাজ রোজা হজ জাগাত জেহাদ নফল ভরত সব বাতিল হয়ে যাবে এত মায়া এই নবীকে যখন তাইফের মাঝে পাথর মারা হচ্ছে অহুদে পাথর মারা হচ্ছে আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা ওই সমস্ত বিপদ আপাদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি কঠিন দুর্ভিক্ষ বিপদ আপাদ মুসিবত এমনকি স্বয়ং আল্লাহর রসুল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কবে আসবে তারপরে আল্লাহ সাহায্য এসে ঠিক কিনা এই জন্য নবীকে মার খেতে হয়েছে নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছে আল্লাহ তারা তারপরে সাহায্য করেছে কিনা আবার নবী সেই গাড়ে সুরে এক পাহাড় বা এক পাহাড় ডিঙ্গে তারপরে গেছেন তারপরে মাকড়সা দিয়ে কবুতরের ডিম দিয়ে সাহায্য করতেন ঠিক কিনা কেন আল্লাহকে সাহায্য করতে পারতেন না এই লম্বা পাহাড় কেন বাইতে হলো বোঝা গেল আমাদেরকে ঘর থেকে বের হতে হবে ময়দানে অবতীর্ণ হতে হবে আমাদের যা আছে তা নিয়ে বাতিল মোকাবেলা করতে হবে নবীর তরিকায় তাহলে আল্লাহ সাহায্য করবেন ঠিক কিনা আসুন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সমস্ত শিরিক বিদাহাতের মূল উৎপাদন করে নবীর সুন্না কায়েম করার জন্য আমাদের জান মাল দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আমরা চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আমিন